আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে আহমাদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে মিমটাকে সরিয়ে নাও দুটো তো একই জিনিস যিনি আহমদ তিনি তো আল্লাহ আহাদ এই কুফুরি অতিরঞ্জন বাড়াবাড়ি করে করেছে তো যাই হোক যারা গুমরা পথভ্রষ্ট হয়েছে তারা দুই শ্রেণীর মানুষ ডানে আর বামে গুমরা হয়েছে আর হক পন্থা হচ্ছে মধ্যপন্থা নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের মধ্য থেকে বাছাই করেছেন তারা মানুষের আদম সন্তান ছিলেন আর আদম মাটির তৈরি তারা দুনিয়াতে এসেছেন এককালে ছিলেন না এসেছেন আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মত হয়েছে ইন্তকাল হয়েছে তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কিন্তু আল্লাহর বান্দা ছিলেন আল্লাহর ক্ষমতার কোনো অংশ তাদের কাছে ছিল না তাদের কাছে ওহি আসত ওহির মাধ্যমে বহু গাইবের কথা অদৃশ্যের কথা আসমানি খবর এবং বিধিবিধান মানব জাতিকে জানিয়ে গিয়েছেন কিন্তু সব কথাই জানার মতো তাদের কাছে কোনো চাবি ছিল না যে যা ইচ্ছা তাই জেনে নেব অদৃশ্যের যে কার কি হবে তাই আল্লাহ এই এই এই আয়াতটি বারবার করে নবীদের যে ঘটনাগুলি ঈশ্বরা এসছে বলেছেন কি যে ইন্নাহু মিন এবাদিন আল মমিনু আলী সালাম আমার মমিন বান্দাদের অন্তর বান্দা এবং মমিন ছিলেন তিনি বেদিন গুমরা ছিলেন না যে মমিন নাই কমিন এরকমও ছিলেন না আর তিনি বান্দা আবদ ছিলেন মাবুদ ছিলেন না তাহলে দুই গুমরাহি থেকে সাবধান অতিরঞ্জন বাড়াবাড়িও করবে না আর মানহানি করবে না আর নবী আম্বিয়া এর সম্পর্কে বেয়াদবি কথাও বলবে না বা বিশ্বাস করবে না সোম্মা আগরাতনাল আখারিন তারপরে অন্য অন্যদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম আল্লাহ বলছেন যে অন্য যে কাফেররা ছিল নুয়া আলি সাল্লামের অনুসারীদের ছাড়া তাদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম ওয়াইনামিন শিয়াতিহিলা ইব্রাহিম আর জেনে রাখো যে ইব্রাহিম আলহি সালাম লা ইব্রাহিম ইব্রাহিম আলহি সালাম হচ্ছেন নু আলি সালামের অনুসারী শিয়াতুন মানে হচ্ছে সাহায্যকারী শিয়াতুন মানে হচ্ছে ভক্ত শিয়াতুন মানে হচ্ছে অনুসারী এখান থেকে এই শিয়ারা এই নামটি নিয়েছে যে শিয়া মানে আমরা হচ্ছে আলীর ভক্ত আলীর অনুসারী কিন্তু কথা মিথ্যা তার আলী রাজি আল্লাহ তালানোর অনুসারী নয় তারা যেমন আবু বকরের অনুসারী নয় উমারের অনুসারী নয় তারা উসমানের অনুসারী নয় আলী রাজি আল্লাহ অনুসারী নয় হাসানের অনুসারী নয় হুসেনের অনুসারী নয় বরং <clears throat> আলী বাইতের অনুসারী একমাত্র যারা কোরআন এবং সন্ন্যার অনুসারী তারাই অনুসারী এই বিষয়ে যদি বলতে হয় তা আবার লম্বা সময় লাগবে কিন্তু এতটুকু জেনে রাখা যথেষ্ট নামটা তাদের চাকচিক্য নাম যেমন আজকাল মাজারপন্থী কবর পূজারীদের নাম হচ্ছে ভারত উপমহাদেশে ওরা আহলে সুন্না সুন্নি আমরা সুন্নি কবর পূজা করলে সুন্নি হয় আর যারা করে না এর বিরুদ্ধে বলে ওরা এই দুই ভাগে ভাগ করেছে বিরোধীরা ইব্রাহিম আর আলী সালামের অনুসারী ছিলেন অবশ্যই ইব্রাহিম আলী সালাম কিসের ক্ষেত্রে তৌহিদ আল্লাহর ক্ষেত্রে হ্যাঁ আল্লাহ পাকের দিনের প্রচার ক্ষেত্রে রাসুল হওয়ার ক্ষেত্রে ওহি নিয়ে আসার ক্ষেত্রে মানুষকে হেদায়তের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে হক কথা বলতে সাহসী হওয়ার ক্ষেত্রে বিরক্তিবোধ করেননি ভয় করেননি যেমন নু আলি সালাম করেননি তেমনি এই ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করেননি ইব্রাহিম আলি ইসালাম ইজা রব্বাহু বিন সালিম যখন ইব্রাহিম আলি সালাম তার রবের কাছে আগমন করলেন বেকালবিন সালিম সুন্দর অন্তর নিয়ে সলিম সহি সালামত সুন্দর কলব নিয়ে হৃদয় নিয়ে সলিম মানে রোগ মুক্ত এই জন্য যে রুগী নয় সুস্থ ব্যক্তিকে সলিম বলা হয় এফারক সলিম মানে সেই সালামত আছো তো তো কালগুন সলিম কিসে থেকে শিরকের রোগ থেকে কুফরির রোগ থেকে আর সংশয়ের রোগ থেকে সন্দেহের রোগ থেকে আর শাহাওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের রোগ থেকে এই অন্তরকে এই সমস্ত রোগ থেকে পাক করতে হয় মানুষের অন্তর রোগ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সংশয়ের রোগ যার কারণে কেউ সিরিক করে কেউ গুপরি করে কেউ নাস্তিকতায় লিপ্ত হয় কেউ পরকালে বিশ্বাসী হয় না ইত্যাদি আর আরেকটা হচ্ছে শাহওয়াতের রোগ শাহওয়াত মানে হচ্ছে মনের কামনা বাসনা পূরণ করা মনে যেটা মজা লাগে সেটাই করতে চায় মনে যেটা ভালো লাগে সেটাই করে মনে ভালো লাগে না নামাজ পড়তে যায় না মনে ভালো লাগে চারক্য পড়ে ফজরে উঠতে ইচ্ছা করে না ঘুমাইতে ইচ্ছা করে শাহওয়াতের পূজা করে আল্লাহ যেন বলেছেন সম্পর্কে বলেছেন নামাজ নষ্ট করবে শাহওয়াত এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে তাহলে যার হয় সন্দেহের রোগ আছে যার ফলে শির করে নাস্তিকতা বা পরকালমুখী নয় একেবারে বিধি আর না হইলে হয়তো বিশ্বাস আছে গতানুগতিক একজন মুসলিম হিসাবে কিন্তু শাহওয়াতের রোগ পারি না ভাই উঠতে পারি না ফজরে হ্যাঁ হারাম থেকে বাঁচতে পারি না এই বিড়ি সিগারেট এই বদ নিশা ছাড়তে পারি না বলছে যে বদ কাজ খারাপ কাজ কিন্তু ছাড়তে পারি না এই শাহওয়াতের রোগ কলবে আছে এব্রাহিম আলী সালাম এই সমস্ত রোগ থেকে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন এই জন্য তার হক কথা বলার সাহস হল বাপের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে দেশবাসীর বিরুদ্ধে সমস্ত লোক মূর্তি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা মাবুদদের চাইছো মিথ্যা মাবুদ উপাস্যদের তোমরা পুজো করতে চাইছো তরিদুন মানে তরিদুন আলে বাদা তোমরা এদের ইবাদত করছো যেগুলিকে মিথ্যা তোমরা গড়ে নেছো ইফক মানে হচ্ছে মিথ্যা ইফক মানে হচ্ছে নিজে রচনা করে না গড়ে নেওয়া মন গড়া মাবুদের আল্লাহকে বাদ দিয়ে তোমরা এবাদত পুজো করতে চাইছো আলামিন তাহলে বিশ্বজাহানের যিনি প্রতিপালক তার সম্পর্কে তোমাদের ধারণা কি তিনি তোমাদের সাথে কি করবেন চিন্তা করেছো কোনদিন আল্লাহকে বাদ দিয়ে তোমার নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করবে মৃত চলে গেছে তাদের পূজা করবে আল্লাহ তোমাদের কি করবে কথা কোনোদিন চিন্তা করেছো হামাদান্ন কুম্বে রব্বিল আলমিন তারপরে আল্লাপাক ঘটনা সংক্ষেপ করে দিচ্ছেন কোন একদিন ইব্রাহিম আলাইসালাম যুবক মানুষ আর এদের শির কুফরি সম্পর্কে একটু বলতে লেগেছেন ভালো লাগছে না এইসব পূজা একদিন তাদের বড় মেলা আর মহল্লার বা শহরের গ্রামের বাইরে মাঠে গিয়ে খোলা জায়গায় এই মেলা লাগবে ওই মেলায় সবাই হাজির হবে পুজো পাঠের মেলা যেমন হিন্দুদের মেলা হয় আর ওরুসওয়ালাদের মাদারপন্থীদের ওরুসের মেলা হয় হ্যাঁ তো খাস জায়গাতে তাদের যেতে হয় সব মেলা করতে তো এরা মেলায় যাবে তো মেলাতে ইব্রাহিমকে বললো যে চলো তুমিও চলো আমরাও যাচ্ছি আমাদের এত বড় মেলা হবে সে মেলায় চলো তখন এব্রাহিম একটু ভান করলেন কারণ তারা ওই যুগে তারকা পূজায় বিশ্বাসী ছিল ইব্রাহিম আলী সাল্লামের জাতি বা ইব্রাহিম বাপের জাতি এই ইরাকবাসীরা মূর্তি পূজার সাথে সাথে এরা তারকা নক্ষত্রের পূজা করত সুতরাং তারকা নক্ষত্র সম্পর্কে তাদের একটা শ্রদ্ধা যেগুলি মাবুদ এগুলি উপস্য এরকম ছিল তাদেরকে একটু প্রতারিত করতে চলে যাতে করে তারা বুঝে যে আমি তারকা দেখে একটু চিন্তা ভাবনা করলাম পরামর্শ নিলাম তারপরে আমার মনটা চালানো যাক আমি থেকে যাই তাহলে আমাকে আর জবরদস্তি নিয়ে যাবে না কোন তার স্ত্রীর কারণে এরকম কথা বলেছেন আর কেউ কেউ বলেছেন না ওটা তার উদ্দেশ্য ছিল না অপর দিকে একটু তাকালেন যেমন মানুষ যখন চিন্তা করে যে একটা কাজ করব না করব না বলবো না বলবো না তখন চিন্তা করে চিন্তা করলে ওপর দিকে তাকায় মানুষ হ্যাঁ তাই ওপর দিকে তিনি তাকালেন আকাশের দিকে আর তাকার পর একটু পর ফানাজার আর নাজারাতান ফিন নজর এক নজর দিলেন ফিন উপর আজিতে ফাঁকালা তারপর বলে ইনি সাকিম আমি অসুস্থ আছি আমি সাকিম মানে আমি অসুস্থ আছি অসুস্থ তখন আমি যেতে পারবো না তোমাদের মেলায় তোমরা যাও ফাতা আল্লাহ আনহ মুদবেরিন তখন তারা পৃষ্ঠ দেশ দেখি মুদবেরিন মানে পিঠ দেখিয়ে পিঠ দেখিয়ে তারা তার থেকে চলে গেল মানে তারা তখন তাদের মেলায় তাকে ছেড়ে দিয়ে চলে গেল আল্লাহ পাক এখানে বলেছেন যে ইব্রাহিম আলী সাল্লাম বললেন যে আমি অসুস্থ ছিলাম নবী সাল্লামের সহি বখারি একটি হাদিস রয়েছে সহি বখারিত হাদিস রয়েছে যে ইব্রাহিম আলী সাল্লাম লাম ইয়াকজেব ইব্রাহিম আলী সাল্লাম ইল্লা সালাসু কাদিবান ইব্রাহিম আলাহ সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি এই একমাত্র তিনটি মিথ্যা কথা ছাড়া তিনটি মিথ্যা কথা ছাড়া এই হাদিস সহি বোখারিতা আছে সনদের দিক থেকে সহি আর কোরআনে করিম আল্লাহ পাক তার একটি কথা এখানে উল্লেখ করেছেন ইন্নি সাকিম যে তিনটি কথা ছিল তার একটি সুতরাং এই হাদিস বিশুদ্ধ হাদিস তারপরেও একটি তাফসিরে যেই তফসিরটি বাংলায় অনুবাদ হয়েছে উর্দু থেকে তাফিমুল কোরআন তার লিখা তাফিমুল কোরআন কার লেখা আবুল আল্লাহ মাফ করে তো তিনি সরাসরি অস্বীকার করেছেন এই হাদিসকে একেবারে সরাসরি অস্বীকার করেছেন যে এই হাদিস সহি নয় যদিও আছে এভাবে তিনি হাদিস শুধু তার যুক্তি দিয়ে যে নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে সুতরাং এই হাদিস বোখারি থাকলে আমি মানব না হাদিসকে অস্বীকার করেছেন আর এইরকমই প্রবণতা মদুদি ভক্তদের মধ্যে আছে যদি মেজাজে না ধরে মন ভালো না লাগে এটা হাদিস মানতে রাজি না না না এটা ঠিক নাই যদি উপকারী থাক বলতে পারে মুসলিমে থাক না ও মানবে না এইরকম মন মেজাজ তাদের অনেকের তৈরি হয়ে আছে যারা বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে হেদায়ত করে আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক তাদের মাফ করে তো তাফসির কার্বন কি বলেছেন অন্য অন্য তফসির করে বলেছেন যে তিনি বাহ্যিক যে কথাগুলি বলেছেন সেগুলি ছিল মিথ্যা কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না বরং জাহের তার বাহিরটা যেটা বাহ্যিক সেটা ছিল মিথ্যা কিন্তু এগুলিকে আরবি ভাষায় বলা হয় তারিজ বলা হয় তারিজ মানে কথাকে বাঁকা করে বলা যাতে ওরা বুঝে একরকম আর আপনি নিয়োগ করেন এখন হ্যাঁ আর আরেক ভাষাতে আরবিতে বলা হয় টাউরিয়া টাউরিয়া মানে কথা ঘুরিয়ে পথ বলা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা তো ইব্রাহিম আলী সালাম যে তিনটি মিথ্যা কথা বলেছিলেন তার একটি হচ্ছে সাথে আমি অসুস্থ এর ব্যাখ্যা কি এর প্রথম ব্যাখ্যা মানুষ যে কোনো সময় সামান্য হলেও অসুস্থ থাকে না থাকে না আমাকে সুস্থ দেখছেন না তারপর আমার মধ্যে অসুস্থতা আছে কারো পেটে একটু গ্যাস আছে আর না হলে সর্দি কাশি দেখেন অ্যালার্জি <coughs> করতে হচ্ছে আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অসুস্থ আছে কিছু না কিছু অসুস্থতা আছে ঠিক না আচ্ছা যদি শারীরিক অসুস্থতা না থাকে তো অনেকের মানসিক অসুস্থতা আছে মানসিক পীড়া আছে টেনশন আছে চিন্তা আছে আপনজনকে অসুস্থ আছে অথবা এইরকম একটা ঝুঁকি আছে বা কিছু আছে কোন একটা খারাপ সংবাদ পৌঁছেছে সুতরাং একটা টেনশন আছেন বা চাকরি নিয়ে টেনশন আছে আসবে কিছু কোন একটা অবস্থায় তাহলে মানুষ রোগমুক্ত সাধারণত নেই সে মানসিক রোগ হোক অথবা শারীরিক রোগ হোক ঠিক আছে না আচ্ছা এক দুটো কথা বললাম মানসিক রোগ অথবা শারীরিক রোগ ইব্রাহিম আলী সালামের হইতে পারে এর উপরে আরেকটি কথা তার শ্রী কারণ বলেছেন সেটা হচ্ছে যে এব্রাহিম আলী সালাম যেই কুফুরি আর শির্কের অবস্থা পুতুল পূজার তারকা পূজার অবস্থা দেখছিলেন তাতে তার অন্তর রোগাক্রান্ত অসুস্থ ছিল তোমাদের এই পরিবেশে এই কুফুরি আর শির্কের পরিবেশে মোটেই আমি মানসিক শান্তিতে নেই অশান্তিতে বাস করছি তাই তিনি এই নিয়তে বলেছেন আর কাফের গুলো বুঝেছে যে আসলে শারীরিক অসুস্থ যেতে পারবে না তো যা ছেড়ে দেওয়া তো বাহ্যিক মনে হলো যে মিথ্যা কিন্তু আসলে তিনি মিথ্যা বলেন আর একটি কথা কি বলেছিলেন হ্যাঁ? এই যে আসছে সামনে যে তিনি কি করলেন আর এর বিস্তারিত যে মূর্তিগুলিকে ভেঙেছিলেন এগুলি কথা সরে আম্বিয়াতে আছে তো মূর্তিগুলিকে যে ভেঙেছিলেন ভাঙার পরে যখন জিজ্ঞাসা করলে সে লোকেরা যে মানফাল আহাদাবি আহলে হাতানা ইয়া ইব্রাহিম সুরায় আম্বিয়াতে আছে হে ইব্রাহিম এগুলি কে করেছে আর এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ আমাদের দেব দেবীকে কে করলো গো ইব্রাহিম তুমি ছাড়া তো কেউ চলো না মেলা তো সবাই তো মেলায় গিয়েছিল কে করলো আগে থেকে একটু সমালোচনা একমাত্র ইব্রাহিম করতো আমাদের দেবদেবীর সমালোচনা আমাদের এই ধর্মের সমালোচনা একমাত্র ইব্রাহিমই করে সুতরাং এর সম্পর্কে সন্দেহ জিজ্ঞাসা ওকে সেই করল তখন তিনি বলেছেন বাল ফালাহু কবির হাজা বাল ফালাহু কবির হাজা বরং এই কাজ আমি করিনি আমি করিনি কথা বলিনি বাল ফাল বরং এটা করেছে তাদের যে বড় মানে তোমাদের দেব দেবীর যে বড় সবগুলিকে ভেঙে দিয়ে যে বড় দেব ছিল আর বড় মূর্তি ছিল সেটাকে রেখে দিয়ে কোড়ালটা তার কাঁধে চাপিয়ে দিয়েছে ওকে জিজ্ঞেস করো ওর কাঁধে কুড়ালি ও ভাঙলো না কে ভাঙলো ওকে জিজ্ঞেস করো ওকে জিজ্ঞেস করো জিজ্ঞাসা করো ফার্স্ট আলোহম ইনকাউনিয়ানতে কোন তাদের বড়তে ভেঙেছে ফার্স্ট আলোহম সুতরাং তাদেরকে জিজ্ঞেস করো ইনকামিয়ানতে কোন যদি বলতে পারে ওই গুড়াকে জিজ্ঞেস করো ওই বড় বড় যে তোমাদের দেব বা দেবী বড় পুতুল প্রতিমা তাকে জিজ্ঞেস করো ইনকামিয়ানতে কোন যদি বলে এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করেন প্রথম কথা তিনি বলেছেন এদের যে বড় সে করেছে তোমাদের দেব দেবীর চাইতে বড় ইব্রাহিম কারণ ইব্রাহিম কথা বলতে পারে ইব্রাহিম ভাঙতে পারে ইব্রাহিম খেতে পারে ইব্রাহিম চলতে পারে ইব্রাহিমের গায়ে শক্তি আছে তোমাদের দেব দেবীর গায়ে একটা মাছিও বসলো মশা মশাও বসলে কোনো শক্তি নেই ঠিক কিনা তো তাদের বড় ইব্রাহিম তাদের বড়তে ভেঙেছে আমি ভেঙেছি কথা ঘুরিয়ে কিন্তু ওরা ভাবলো যে বললো যে এত এই বড় মানে এই দেব ভেঙেছে এই তোমাদের এই পুতুলে ভেঙেছে ছোটগুলোকে ভেঙে দিয়েছে ওই এক এক থেকে গেছে ওটা বুঝলো ওরা কিন্তু আসলে তিনি বললেন যে তাদের বড় আমি হইতে পারে না না এর নাম হচ্ছে তৌরিয়া এর নাম হচ্ছে তারিজ ঘুরিয়ে কথা বলা আরেকটি বাক্য হতে পারে ওর সাথে আছে বাল ফালাহু কবির হাদা ইন ইনকানু কোন যদি তারা বলতে পারে ওই দেবদেবগুলি কথা বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে এই কাজ যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে মানে এই দেব দেবীগুলি যদি কথা বলতে পারে তাহলে ওই যে বড় দেব যার কাঁধে এখন কুড়াল দেওয়া আছে ও করেছে আর যদি বলতে না পারে তারা কথাই বলতে পারে তাহলে অন্য কেউ করেছে বুঝলেন না বুঝলেন না আর সেটা আমি আমি করেছি তাহলে বাহ্যিক সেগুলি মিথ্যা কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না আর তৃতীয় কথা কি ছিল যখন স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন হিজরতের রাস্তায় শাম দেশ যেতে সামদেশে হিজরত করলেন ইরাক থেকে আসছে ওয়াকালা ইন্দি জাহিবুল এলা রব্বি মানে আমার রবের দিকে যাচ্ছে মানে আমি হিজরত করে যাচ্ছি এখনো আর ইরাকে থাকবো না এই মুশরিক দেশের একটি কোনো মুসলিম মমিন নাই মহাহিদ নেই আমি সামদেশ বরকতময় দেশ ফিলিস্তিন চলে যাচ্ছি প্যালিস্তাইন যখন যাচ্ছিলেন তখন জালেম শাসক পড়েছিল যে জালেম শাসক যদি দেখত যে বোন কেউ বোন নিয়ে সফর করছে কোন সুন্দরী রমণী আছে আর ওর সাথে ভাই আছে বা বাপ আছে তাহলে তো শ্বশুর বা শ্যালক হয়ে গেল তাহলে তো শ্বশুর আর শালের তো খুব মজার কুটুম তাই না দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার কুটুম হচ্ছে শ্বশুর আর শ্যালো অনেক সময় বাপ মার চাইতেই এরা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে আজকালকার মুসলমানদের কাছে বাচ্চারা বাচ্চারা শালার সাথে খাতির ভাইয়ের সাথে খাতির নয় শ্বশুরের সাথে খাতির বাপের সাথে খাতির নয় এক লোক ছিল এখানে মক্কায় শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায় শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায় আর বাপ হচ্ছে একেবারে গরিব একেবারে গরিব খাওয়া পয়সা দেয় কত কষ্ট করে এমনকি চেয়ে চেয়ে পড়িয়েছে আল্লাহ সবকিছুই করতে পারেন এমন হইল যে তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল স্ত্রী তালাক হইল অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল সবগুলি বেমান শ্বশুর নিয়ে গেল বালাক আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দাও সাবধান হয়ে যান সাবধান করে দাও বুঝতে পারলেন জি যার যতটা পাক হক দিয়েছেন হক আপন জায়গায় ঠিক রাখবেন তারপরে আপনি দেন অন্য কাউকে দিলেন কিন্তু বাপমায়ের ওপর প্রাধান্য পেয়ে যাবে অন্য কেউ না যার যে আমানো যার যতটা হক আছে প্রাপ্য আছে সেটা আল্লাহ তো যখন হ্যাঁ ওই যদি মেয়ের বাবা হইতো বা ভাই হতো তাহলে তো আদর যত্ন সম্মানের সাথে নিয়ে যেত নিজে বাট ওকে বিয়ে করে নিত যে তোমার বোন আছে তোমার মেয়ে আছে বিয়ে দিয়ে দাও আর যদি স্বামী হয় তাহলে বিয়ে করা যাবে না মুশকিল স্বামী স্ত্রীকে নিয়ে সফর করছে তাহলে কি করতো স্বামীকে ফোন করে দিত স্বামীকে হত্যা না করলে একে নাকি মেরে না ফেলে তাকে বিয়ে করতে পারছি না সুতরাং স্বামীকে হত্যা করে খুন করে একে হরণ করব এই ছিল তার বদ চরিত্র এই জালেম শাসকের জানতে পারলেন ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী সালাম বললেন যে দেখো সারা এই জমিনে তোমার ছাড়া আর আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি ইমানদার নেই সুতরাং তুমি আনতে উক্তি ফিল ইসলাম ইসলামের একমাত্র তুমি দুনিয়াতে বোন আছো আর কেউ আমার নেই আমি তোমার ভাই আর তুমি আমার বোন ইসলামের দিক থেকে নামাল মোমিনুন এখুয়া সুতরাং আমাকে যখন জিজ্ঞেস করবে আমি বলবো যে আনতে উক্তি তুমি আমার বোন তুমি আমার বোন আর তুমি চুপ থাকবে যখন জিজ্ঞাসা করা হলো কে বলছে যে সারা উক্তি এইভাবে আল্লাহ ফাকরা বলেন বাঁচিয়ে দিলেন যাই হোক তো এই যে সারা উক্তি কথাটি বাহ্যিক স্ত্রীকে বোন বললেন বাহ্যিক তো হয়তো মিথ্যা কিন্তু আসলে কি মিথ্যা ইন্দামাল মোমেন অনেক না পরস্পর ভাই বোন এই দিক থেকে ঠিক আছে তাহলে তিনটি মিথ্যা কথার আসল অবস্থা দেখেন এইভাবে যদি বলি যে এগুলি আসলে ঘুরিয়ে কথাগুলি বলা হয়েছিল হাদিস আপন জায়গায় বাহ্যিক যেহেতু মিথ্যা ছিল সেই জন্য হাদিসে বলা হয়েছে যে তিনটি এইরকম মিথ্যা কথা বলেছেন ইব্রাহিম হাদিস হাদিসও সহি আর এর ব্যাখ্যাও সহি তাহলে হাদিস আর অস্বীকার করার গুমরাহিতে যায় না মানুষ আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের হেদায়তের পথে রাখেন তারপর আল্লাহ পাক এরশাদ করছেন যে ফাতাওয়াল্লাহ আহমদ বেরিন ফারাগা ইলা আলে হাতে ফাঁকাল আলা তাকুলুম যেমনই এরা মেলার দিকে চলে গেছে ইব্রাহিম ইসলামের জাতিরা তখন দ্রুত রাগা রুগো মানে দ্রুত যাওয়া দ্রুত ছুটে গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম তাদের দেবদেবীর উদ্দেশ্যে ফাঁকা আলা তারপরে গিয়ে বলতে লাগলেন আলা তাকুলুম তোমরা খাচ্ছ না কেন সামনে ভালো ভালো খাবার মিষ্টি জাতীয় সেসব রাখা আছে প্রসাদ হ্যাঁ যে দেবদেবীর সামনে রাখাতে প্রসাদ অনেক কিছু কলা ফল মূল মিষ্টি কত কি রাখা থাকে আল্লাহ তা এখন খাচ্ছ না কেন তোমরা আরে খাও এগুলো কে খাবে মালাকুম লাতান্তে কোন তোমাদের কি হয়ে গেছে তোমরা কথা বলছো না কেন তোমরা দেব দেবী তোমরা দিতে পারো কেউ বিদ্যার সাগর বিদ্যা দিতে পারো কেউ লক্ষ্মী সুতরাং ভাগ্য একবারে চমকে দিতে পারো এইসব আকিদা শুধু অমুসলিমদের নাই এক সেদিন মুসলিম বেকুপেরাও বলে এই মেয়েটি আমার লক্ষ্মী এই ছেলেটি আমার লক্ষ্মী এটা কি কথা নয় বাঙালি সমাজে ব্যাপক হারে বলে থাকে কেন লক্ষ্মী বলবেন লক্ষ্মী তো হিন্দুদের দেবী আপনি মুসলিম কি করে আপনার মেয়ে লক্ষ্মী আর আপনার ছেলে লক্ষ্মী এটা বলছেন ব্যবহারে এসব সিরকি কথা বলে থাকে বলছেন ইব্রাহিম তোমাদের কি হয়ে গেছে তোমরা কথা বলছো না ফারাগ আলিহিম দরবান বিলিয়ামিন তারপরে দ্রুত ঝাঁপিয়ে পড়লেন মারা মারপিট করার উদ্দেশ্যে বিলিয়ামিন ডান হাত দ্বারা অথবা বিলিয়ামিন মানে ইয়ামিন মানে জোরে সোরে জোরে আঘাত করা শুরু করলেন আর ভাঙতে শুরু করলেন ফাঁক বালু এলেহি ভাঙা হয়ে গেল সবগুলি ইল্লা কবির আল্লাহম লাল্লাহম এর যেউন সুরে আম্বিয়াতে রয়েছে তবে বড় ওই দেবীটাকে বা বড় ওই যে তাদের পুতুল সেটাকে ছেড়ে দিলেন ইব্রাহিম আলী ইসলাম যাতে করে তারা ফিরে আসার দেখে যে একটা আর বলতে পারে যে ওই তো ভেঙেছে জিজ্ঞেস করো একটাকে শুধু রেখেছিলেন ইব্রাহিম আলী ইসলাম এখানে আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন যখন ভাঙা হয়ে গেল আর তারপরে মেলা থেকে ফিরে আসলো মুশ্রিকরা আসার পরে দেখলো যে এই অবস্থা দৌড় দিয়ে ইব্রাহিমকে ঘিরে রয়েছে ফাঁক বালু এলেই হে সুতরাং তারা ঝাঁপ দিয়ে আসলো এলেই হে মানে এলাই ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলামের কাছে নিকটবর্তী হয়ে মানে একবারে ঘিরে ফেললো তাকে এজিফো মানে হচ্ছে নিকটবর্তী হওয়া এখান থেকেই হচ্ছে জাফা এজিফো মানে স্বামী জিফা যে আপনার যেটাকে বলা হয় বাসর রাত বাসর রাতের মিলনকে বলা হয় জিফাক বলা হয় ঘিরে ফেললো তারা একবার এসে আলা আল আতাবুদুন মাতান হেতুন তখন ইব্রাহিম আলী সালাম কি বলবেন বললেন যে আবুদুন মাতান হেতুন তোমরা এমন কিছুর পূজা করছো যেগুলো নিজের হাতে তোমরা খোদাই করে বানাচ্ছ নিজের হাতে খোদাই করে ঘুষে পাথরকে পাথর দিয়ে মূর্তি তৈরি করছো নিজের হাতে আবার তারপরেই পূজা করছো আল্লাহ খালাকাকু মামা তা আমালুন অথচ আল্লাহ পাক তোমাদেরকেও সৃষ্টি করেছেন অমা তা আমালুন আর যেসব কর্ম তোমরা করো বা যেসব এই সব হাতে নিজের হাতে গড়ে তৈরি করছো এসব পাথরকেও আল্লাহ পাক তৈরি করেছে আল্লাহর সৃষ্টির পূজা গিরে করছো পূজা তো এ এবাদত বন্দী হবে যিনি স্রষ্টা তার তাহলে এসবের কি করে পূজা করছে যেগুলি আল্লাহ পাকের সৃষ্টি কালু তাদের কাছে তার কোনো জবাব নেই কোনো যুক্তি নেই আর তর্কে তো পারছে না তখন তারা কি বললো ষড়যন্ত্র করা শুরু করলো ইবনুল্লাহ বুনিয়ান আপোষে মিটিং করলো যে এর জন্য বিশাল প্রাচীর তৈরি করো অগ্নিকুণ্ডের প্রাচীর বুনিয়ান মানে হচ্ছে অগ্নিকুণ্ডের প্রাচীর বুনিয়ান মানে ঘর বিল্ডিংও হয় কিন্তু এখানে অগ্নিকুণ্ডের প্রাচীর তৈরি করো এটা বলা হয়েছে ফালকু হফিল জাহিম তারপর একে সেই আগুনে নিক্ষেপ করে দাও জ্বালাও তাহলে প্রাচীর তৈরি করে আর আগুন জ্বালিয়ে জ্বালানি দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে কত যে আগুন সেখানে আর কত যে সেখানে জ্বালানি তাতে ইব্রাহিম আলাইসালামকে ফেলা হবে ফারাদু বেহিকাইদান আল্লাহাক সংক্ষেপ করে দিলেন তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল ফাজা আল্লাহমুল আসালিম কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে নিচে নামিয়ে দিয়েছিলাম তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম তারা জ্বালাতে চেয়েছিল পুড়িয়ে দিতে চেয়েছিল মেরে দিতে চেয়েছিল জ্বালিয়ে কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছিল তাদেরকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম আর ইব্রাহিম আলী সালামকে সম্মানিত করেছিলাম ওয়াকুল আর বলেছিলাম রয়েছে হে আগুন কুনি বারদান তুমি ঠান্ডা হয়েছ তোমার মধ্যে আমি শক্তি দিয়েছি জ্বালাবার গরম করার পুড়াবার আমি এই শক্তিকে তোমার কাছ থেকে চেনে নিচ্ছি কোনই মরদান ঠান্ডা হয়ে যাও ও সালামান আলাহ ইব্রাহিম আর এত ঠান্ডা হয়ে না যে ফ্রিজেও যদি কেউ আধা ঘন্টা থাকে তো মরে যাবে না ডিপ ফ্রিজে রেখে দেখেন দেখতে লোককে আধা ঘন্টা হ্যাঁ খোলাও যদি রাখেন তবু বাঁচবে না হ্যাঁ ঢেকে রাখে তো যাবে এমন ঠান্ডা আবার হয়ে না যে ঠান্ডা দিয়ে মেরে দেবে শাস্তি দিয়ে না ও সালাম আলা ইব্রাহিম ইব্রাহিম আলী সালামকে শান্তিতে রাখো নিরাপদ রাখো যখন এই ঘটনা ঘটে গেল আল্লাহ পাক তাকে নাজাদ দিলেন এই আগুন থেকে এদের জুলম অত্যাচার থেকে তখন ইব্রাহিম ইন্নি রব্বি আমি আমার রবের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি মানে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি হিজরত করছি তাহলে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে ভালো করে পালন করার উদ্দেশ্যে আল্লাহর দিনকে শক্তিশালী করার উদ্দেশ্যে আল্লাহর দিনের হেফাজতের জন্য নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে নিজের জাতির ক্ষেত্রে দিনের হেফাজতের উদ্দেশ্যে দিন শিখার উদ্দেশ্যে হিজরত করবে সেই ব্যক্তি যেন আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলো ইন্নি জাহিবন এলা রব্বি আমি আমার রবের কাছে যাচ্ছি মানে রবের উদ্দেশ্যে আমি হিজরত করছি সায়াহদিন শীঘ্রই তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন কোথায় যেতে হবে কোথায় থাকলে আমার জন্য কল্যাণ হবে ভালো হবে অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন এ রাত থেকে ইব্রাহিম আলী ইসলাম হিজরত করে শাম দেশে তখনকার বৃহৎ শাম আজকালকার কয়েকটি দেশকে সামিল অনেকে শাম দেশ আজকাল বুঝে না কারণ শাম বলে তো আর কোনো দেশ নেই আছে শাম অনেকে বুঝে যে শুধু সিরিয়া সিরিয়া তো শামের একটা অংশ সিরিয়া হ্যাঁ তারপরে উর্দন জর্ডন লেবানন ফিলিস্তিন ফিলিস্তাইন হ্যাঁ যার মধ্যে ইহুদিরা দখল করে আছে যে অংশটুকু সেটাও হ্যাঁ ইসরায়েল আর এছাড়াও বেশ কিছু ইউরোপের অংশ সবগুলিকে সাম বলা হইত যখন সাম দেশে গেলেন আল্লাহ পাক আলমের কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাসলিহীন এতদিন পর্যন্ত ইব্রাহিম আলী সালাম সম্পর্কে তফসির কাকর লিখেছেন আশির বেশি বয়স হয়ে গেছে ছেলে মেয়ে হয় রব্বে হাবলি মিনাসলিহীন তারপর নিরাশ হচ্ছেন না আল্লাহর কাছে দোয়া করছে হে রব হে প্রতিপালক হাবলি আমাকে দান করো মিনা সলেহী নেক সন্তান সৎ সন্তান দান করো হাবাসার না হবে গোলামিন হালিম তখন আমি তাকে সুসংবাদ দিলাম আল্লাহ বলছেন আমি সুসংবাদ দিলাম ওহির মাধ্যমে সুসংবাদ দিলেন বে গোলামিন এমন এক বালকের এমন এক সন্তানের হালিম যা ছিল বড়ই ধৈর্যশীল আল্লাপাক এখানে হালিম বলেছেন আল্লাহাক রব্বুল আলমিন ইব্রাহিম আলী সাল্লামকে দুই সন্তানের সুসংবাদ দিয়েছেন দুই মা থেকে দুই সন্তান হয়েছে আর দুই সন্তানের দুইবার সুসংবাদ দিচ্ছেন আর দুইটি গুণ দিয়ে সুসংবাদ দিয়েছেন ইসমাইল আলী ইসালামের সুসংবাদ যখন আল্লাহ পাক দিলেন ইব্রাহিম আলী সালামকে ইসমাইলের মার নাম কি হাজার আমাদের দেশীয় ভাষায় হাজিরা করে দেবে এটাকে হাজার আসলে আদিস আদিস আছে হাজার সেই বখারিতে নাম আছে তো হাজারের পেট থেকে যখন ইসমাইল আলী ইসলামের জন্ম হইল আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যখন দোয়া কবুল করলেন তখন আল্লাহ সুসংবাদ পাঠিয়েছিল ওহির মাধ্যমে গোলামিন হালিম ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম আর সারারও ছেলে মেয়ে হইতো না সারাকে আগে বিয়ে করেছিলেন সারা ছেলে মেয়ে হইতো না তখন সারা ওই সময় যখন দোয়া করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল যে সুসংবাদ দিয়েছিলেন তখন বলেছেন ফাবাসার নাহু আমিন আলিম ওখানে বলেছেন আলিম হালিম বলেন কি বলেছেন আলিম জ্ঞানী পণ্ডিত বিদ্যান সন্তানের আমি সুসংবাদ দিলাম তাহলে এই দুটি সুসংবাদ পৃথক পৃথক সুসংবাদ আর এই ইসাকের কথা এখানেও কিছুটা আসছে এরপরে আর অন্যান্য সুরায় ইসাক আলী ইসলামের কথা বিস্তারিত আছে ফলসানাহকে গোলাম হালিম তাহলে সন্তান জন্মিল ইসমাইল ইসলামের জন্ম হইল ফালাম্মা বালাগা মাহুসাইয়া তারপরে এই সন্তান যখন ইব্রাহিম আলী ইসলামের সাথে দৌড়তে শিখলেন দৌড়াদৌড়ি করতে ছোটাছুটি করতে আব্বার সাথে কাম কাজ করতে সাহায্য সহযোগিতা করতে শুরু করলেন বালাগা পৌঁছে গেলেন এমন এক বয়সে যেই বয়সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে এই বয়সটা কত ছিল এই নিয়ে তাফসির কারদের নানা মত আছে তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে তেরো বছর বয়স যখন একটু বুঝেও দিন সম্পর্কে যথেষ্ট বোঝে এই জন্য যখন তাকে পরামর্শ করলেন ইব্রাহিম আলী সাম জিজ্ঞেস করলেন যে তোমার মতটা কি তখন আব্বা এ যা বলা হচ্ছে আপনি করেন তিনি করেন কি আছে আল্লাহ আল্লাহর হুকুম করেন আর কেউ কেউ এর কম বলেছেন <clears throat> কালায়া বনাইয়া তখন স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলী সাল্লাম কি দেখলেন স্বপ্নে দেখলেন আর নবীদের স্বপ্ন কি নবীদের স্বপ্ন ওহি মানে নবী যদি স্বপ্নে দেখেন শয়তান কখনো নবীকে স্পর্শ করতে পারে না নবীর কাছে কোন রকমের কোন স্বপ্ন যোগে কোন বাজে কথা নিয়ে আসতে পারে না কাছেই আসতে পারে না শয়তান সেই জন্য নবীদের স্বপ্ন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে রুইয়াল আম্বিয়া ওয়াহিউন এই জন্য নবীদের স্বপ্ন হচ্ছে ওহি বাকি আল্লাহর যতই শ্রেষ্ঠ বান্দা হোক যতই বড় ওলি হোক না কেন যতই বড় আলেমে দিন হোক না কেন যতই বড় এমাম হোক না কেন আর সাহাবি হোক না কেন কোন মানুষের স্বপ্ন ওহি নয় যদি সেটা শরীয়ত দ্বারা সমর্থিত না হয় তাহলে ওই কথাটি যদি শরীয়তে থাকে যেমন স্বপ্নে আপনি দেখছেন যে আমি মসজিদে মাসাল্লাহ নামাজ পড়ছি ভালো কথা তার মানে আপনি আরো ভালো হওয়ার চেষ্টা করেন স্বপ্নে আপনি দেখছেন যে আমি তাহাজুদ পড়ছি আর এখন পর্যন্ত তাহাজুদ পড়তে পারলাম না আর স্বপ্নে তাহাজুদ পড়ছি তাহলে তাহাজুদ শুরু করা দরকার করেন কিন্তু যদি স্বপ্নে দেখেন যে আমি মাজারে গেলাম মাজারে গিয়ে আমি বাবাকে বলছি বাবা গো দেও গো হ্যাঁ হ্যাঁ স্বপ্নে যদি দেখেন যে এই তোমার গ্রামের মাথায় আল্লাহর ওলি শুয়ে আছে এই স্বপ্নগুলি খুব ছড়ায় এই ভণ্ডরা এই যে বিনা পুঁজির ব্যবসায়ীরা কবর মাজার পূজার ব্যবসায়ীরা তো বলবেন যে এটা ইয়ে স্বপ্ন ভালো স্বপ্ন হ্যাঁ শয়তানের পক্ষ থেকে নিঃসন্দেহ নিঃসন্দেহ শয়তানের পক্ষ থেকে ইব্রাহিম আলী ইসলাম স্বপ্নে কি দেখলেন ভালো করে শুনেন আয়াত স্পষ্ট আছে কালা বললেন ইয়া বোনাইয়া হে প্রিয় সন্তান ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখছি আমি আজবাহ কাজে তোমাকে আমি জবাই করছি তোমাকে আমি জবাই করছে কত স্পষ্ট কথা তাই না এই স্পষ্ট কথা থাকা সত্ত্বেও ধর্মীয় পুস্তকে বিশেষ করে কেসাসুল আম্বিয়া নামে ফার্সি থেকে অনুবাদ হয়ে বাংলা উর্দু যে কেসাসুল আম্বিয়া মার্কেটে পাওয়া যায় তাতে আজব কথা আছে আর অন্য অন্য তফসিরও ভুল কথা আছে দুটি ভুল কথা একটি হচ্ছে কেসাসুল আম্বিয়ার ভুল কথা যে আমরা ছোটকালে খুব পড়েছি এগুলো বই কারণ ওয়াজের ট্রেনিং করতে হবে আর তখনকার যুগে এইরকম আজে বাজে বই ছাড়া ভালো বই খুব কমই ছিল আর ভালো রাইটারের লেখা বই খুব কমই ছিল কেশাসু আম্বিয়ে দিয়ে নবীর নবীদের কেসা জানতে হবে তো পড়ে দেখেছি ছোটকালে ছিল বইটি আমার কাছে তো ওতে লিখেছে যে ইব্রাহিম আলী ইসাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো প্রিয় বস্তুকে কোরবানির কথা আছে না স্বপ্নে যেন দেখছেন যে ছেলেকে ফেলে এতে জবাই করছেন কথাই স্পষ্ট না তাহলে প্রিয় বস্তুকে কোরবানি করো কথাটি কোরআন বিরোধী নয় এমনি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখছি আমি আসবো কাজে তোমাকে আমি জবাই করছি যেমন আমরা স্বপ্নে দেখি থাকি এইরকম ভালো মন্দ স্বপ্ন দেখে থাকি ভালো কাজ করছি অথবা মন্দ কাজ করছি ওই রকমই বলে বলেছিলাম যারা দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে নিজের ছেলেকে জবাই করছি আমি আর আমি তো নবী সুতরাং তো আল্লাহর পক্ষ থেকে তো শয়তান এই কাজ করতে পারে না ক্ষমতা নেই যে শয়তান নবীর কাছে আসতে পারে সামনে ফানজুর মাজা তারা সুতরাং তোমার মতামত বলো তোমার অভিমত পেশ করো যখন প্রিয়জনকে কুরবানি করার স্বপ্ন দেখলেন প্রথম দিন দুইশো কুরবানি করে দিলেন ওঠ দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন আর দুইশো করলেন তৃতীয় দিন আবার স্বপ্ন দেখছেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো তাহলে কোরবানি কবুল হচ্ছে না মনে হয় চারশো হয়ে গেছে আবার দুইশো করলেন কত কোরবানি হলো ছয়শো হয়ে গেল কেসাসুল আম্বিয়াতে এই ভণ্ডামি আছে আর অন্য কিছু তফসিরে ভুলটা আছে ওই ছয়শকে তিনশো করা হয়েছে প্রিয়জনকে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তখন একশো করলেন আমার প্রিয় দ্বিতীয় রাতে প্রিয় বস্তু কুরবানি করো আর একশো হইল তৃতীয় আর একশো হইল তিনশো কুরবানি হয়ে গেল তারপরে চতুর্থ দিন স্বপ্ন তখন ভাবলে যে না প্রিয় বস্তু মানে সবচেয়ে প্রিয় আমার এই ছেলে এক ছেলে আর তখন ইসাকে জন্ম হয়নি তখন ইসাক আলী সালামের জন্মই হয়নি এই ঘটনার সময় সুতরাং আমাকে এই ইশারা ইঙ্গিত করা হচ্ছে যে ইসমাইলকে কুরবানি করতে তখন ইসমাইল আলী ইসলামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন এগুলি কথা সবগুলি কোরআনের আয়াত বিরোধী বরং কোরআনের আয়াত বলছে যে সরাসরি তিনি স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে ফেলে দিয়ে জবাই করছি নিয়াজ বাহুকা ফানজোর মাজা তারা সুতরাং তুমি বলো মাজা তারা তোমার অভিমত কি কালা তখন ইসমাইল বলল বা ইসমাইল বললেন ইয়া আবাতে হে আব্বা ইফ আল মা তুমার যার আদেশ আপনাকে করা হয়েছে তা আপনি করে ফেলুন সাতাজেদুনি ইনশা আল্লাহ মিনা অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্য ধারণ করব আমি প্রস্তুত আছি ফালাম্মা আসলাম আল্লাপাক বলছেন যখন দুইজনে সম্মতি প্রকাশ করলেন ইব্রাহিম আলী সালাম আর ইসমাইল আলী সালাম দুইজনে একমত আসলাম মানে দুইজনে আল্লাহর এই ওহির সামনে আত্মসমর্পণ করলেন স্বপ্নযোগের ওহির সামনে আত্মসমর্পণ করলেন আসলামা ও জাবিন এবং ইসমাইল আলী সালামকে শুইয়ে দিলেন তাল্লাহ মানে ফেলে দেওয়া শুইয়ে দেওয়া শুয়ে দিলেন নীল জাবিন উপুর করে জাবিন বলা হয় কপালকে কপালের দুটো আরবি আছে আর দুটোতে পার্থক্য আছে জাভাতুন মানে কপাল জাভা বলা হয় এই মধ্য কপালকে আর জবিন বলা হয় কপালের দুটো সাইডকে এটাও জবিন এদিকেও জবিন আল্লাহ জাবিন বলে জাভাতুন বলেননি এই জন্য উপুর করে ফেলার যে তর্জমা আছে সেটা সূক্ষ্ম নয় বাংলা অনুবাদগুলিতে যে উপর করে মুখের ভরে ফেলে দেওয়ার কথা আছে আর তারপরে ওতে কিসাই বলা হয়েছে যে আব্বা আপনি যদি আমার মুখটা উপর দিকে রাখেন তাহলে আপনি আপনাকে মায়া লেগে যেতে পারে তখন হয়তো আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না সুতরাং আপনি আমাকে উপর করে ফেলবেন এইসব কথা আছে আল্লাহ ভালো জানে কিন্তু উপর করে ফেলা হয়নি বরং কেবলামুখী করে কাত করে ফেলা হয়েছিল এটা হচ্ছে মহাক্তে গবেষক তাফসির কার্যের অভিমত আর এটা হচ্ছে সন্ন্যতি তরিকা যে কেবলামুখী করে আপনি কোরবানি জবাই করবেন তাই না কোরবানি যখন জবাই করবেন তখন কেবলামুখী করে জবাই করবেন আপনার পশুকে তো এই জন্য জবিন যখন এই সাইডটাকে বলা হচ্ছে জাবাহাতুর মধ্যটাকে তাহলে উপর করে না ফেলে গান দিয়ে কাত করে ফেলা হয়েছিল আর কেবলামুখী করে তারপরে জবাই করা হয়েছে ও না তাই না হু তখন আল্লাহ পাকরা বলে যখন ফেলে দেওয়া হলো আর জবাই করতে শুরু করলেন জবাই করতে যাওয়ার ক্ষেত্রে তফসির কারগন বলেছেন তফসিরে এসব কথা আছে যে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইব্রাহিম আলি ইসলাম কেউ ছেলে কেউ এই জামরাতে যে তিনটি জামরা আছে যেগুলিতে কঙ্কর মারা হয় পাথর মারা হয় হজের মৌসুমে জামরায় উল্লা উস্তা কুবরা এই তিনটি জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেই জন্য এই তিনটি জায়গায় আল্লাহ পাকরাবল কেমত পর্যন্ত হাজিদেরকে পাথর মারতে বলেছেন আল্লাহ আলামী সম্পর্কে এগুলি তফসিরের কথা কোরআনে কেরিমে এগুলি কথা উল্লেখ হয়নি তবে এগুলোকে আমরা অস্বীকারও করি না কারণ এগুলি কথা আমাদের কোরআন হাদিস বিরোধী নয় কোরআন হাদিস বিরোধী যেটা সেটা অস্বীকার করলাম যে কোরআনে আল্লাপাক বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাম যেমন যেন ছেলেকে জবাই করেছেন এই অবস্থায় দেখছেন আর ওরা বলছে প্রিয়জনকে জবাই করো তাহলে ওটা ভুল বুঝতে পেরেছেন কোরআনের সাথে সংঘর্ষিত সেই জন্য আর অতিরিক্ত মধ্যখানে শয়তান গুমরা করার চেষ্টা করলো শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করলো তখন পাথর ছুঁড়ে মারলেন ইব্রাহিম আলী সালাম বা ইসমাইল সাতটি করে সুতরাং এই পাথর মারা কেমন পর্যন্ত থেকে গেল এগুলি হতে পারে এগুলি আমরা বিশ্বাস করি এগুলিকে আমরা অবিশ্বাস করি না আল্লাহ আলম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্য করে দেখিয়ে দিলে তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেল কারণ ইব্রাহিম আলী সাল্লাম জবাই করতে চেষ্টা করছেন ছেলে জবাই হচ্ছে না আর জবাই করার জন্য ফেলেছেন আল্লাহ পাক ছেলেকে টেনে নিয়ে জান্নাত থেকে এক দুম্বা পাঠিয়ে দিলেন আর এই দুম্বা জবাই হয়ে গেল জবাই করার পরে এব্রাহিম আলী ইসলাম দেখছেন যে জুম দুম্বা জবাই করলাম তাহলে আল্লাহকে কবুল করলেন না নাকি দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না মানসিক পেরেশানি যে আল্লাহ নারাজ হয়ে গেলেন কবুল করলেন না কোন যে ত্রুটি হইল তখন আল্লাহ সাথে সাথে ডাক দিচ্ছেন যে কাদ সাদ্দাক্তার রুয়া তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে তুমি স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছ ইন্না কাযালিকা নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দান করি যদি কুরবানি করার জন্য প্রস্তুত হয় তো আল্লাহ উত্তম বিকল্প দিয়ে দেন তার মানে আজকের যুগে কখন আপনি ছেলে কোরবানি করবেন না না করবেন এর মানে এই নয় বাংলাদেশে ঘটনা ঘটেছে কয়েক বছর আগে ঘটনা শুনেছেন না জানেন নেই কয়েক বছর আগে কোন জাহেল মূর্খ স্বপ্ন দেখেছে আর নিজের নবী হয়ে বসেছে নিজের নবী হয়ে বসেছে যে আমার স্বপ্ন বই স্বপ্ন দেখেছে নাকি যে আমি ছেলেকে জবাই করেছি বা আল্লাহ বলছে যে ছেলেকে কোরবানি করো মাত্র কয়েক বছর আগের ঘটনা যা পত্র পত্রিকা এসছে নাকি অ্যারেস্ট হয়ে চইল ঘটনা ঠিক না হ্যাঁ থানা আপনাদের থানা এই যে মৈমন সিং দেখেন আল্লাহ হেদায়ত করে এই ধরনের জাহেল মূর্খ মুসলমানদেরকে তো যাই শয়তান তাকে নিয়ে খেলা করেছে ছেলেকে জবাই করে বসে আছে বেকুব লোক তো যদি আজকে কেউ স্বপ্ন দেখে যতই বড় আল্লাহ আল্লাহ মানুষ হোক তাহাজুদ গুজার মানুষ যতই বড় আল্লাহ মা হোক না কেন সেইকুল হাদিস কেউ যদি স্বপ্ন দেখে যে আমি আমার ছেলেকে জবাই করেছি বা আল্লাহ বলছে তোমার ছেলেকে জবাই করো কখনো জবাই করবে না শয়তান তাকে নিয়ে খেলা করছে শয়তান তাকে গুমরা করতে চায় শয়তান তাকে এই খুন করার মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায় যে তুমি তো অনেক ভালো আমল করে ফেলেছো তোমাকে তো জাহান্নামে নিতে পারছি না সুতরাং স্বপ্ন দেখিয়ে তোমাকে পাপ করে জাহান্নামে নিয়ে যাবে নবী রসুল ছাড়া কারো স্বপ্ন সামান্য মূল্য রাখে না শুধু মনের একটা এতটুকু শুধু আছে যদি ভালো স্বপ্ন দেখেন আর দেখছেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে তা প্রতিফলিত হলো বাস্তবায়িত হলো তাই এটা মনের শান্তি মনের সামনে যেমন আপনি স্বপ্ন দেখলেন সৌদি আরব আসা দশ বছর আগে যে কাবার তফ করছি বাইতুল্লাহ তফ করছি আর মাসা আল্লাহ আপনি চলে আসলেন আপনার গ্রাম থেকে কেউ আসতে পারেনি ভালো দিক কিনা এটা মনের শান্তি আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছি বাস্তবায়িত হয়েছে কিন্তু তার মানে এই না যে আপনি স্বপ্নে দেখলেই তা হবে না অনেক সময় শয়তান আপনাকে নিয়ে খেলা করতে পারে ভালো কথা দিয়ে খেলা করতে পারে মন্দ কথা দিয়ে খেলা করতে পারে মানে আমি সৎকর্মশীলদেরকে এইভাবে উত্তম প্রতিদান দিই মানে আল্লাহ রাস্তায় যখন মালের প্রস্তুত হয় তখন আল্লাহ উত্তম বিকল্প দেয় নেন আল্লাহ রাস্তায় আপনি ধন ব্যয় করলেন আল্লাহ উত্তম প্রতিদান দেবেন আল্লাহ বরকত দেবেন আল্লাহর রাস্তায় আপনি জানের কোরবানির প্রয়োজন জানের কোরবানি করলেন আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে এই চিন্তা আপনাকে করতে হবে না আল্লাহ হেফাজত করবেন আপনার ছেলে মেয়েরা এতিম হয়ে গেল কি হবে না হবে ওইসব আপনাকে চিন্তা করতে হবে না ইন্না কাজা আলে কেন জিজিল মোহসেনিন উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলম দেবেন আল্লাহ পাক হেফাজত করবেন ইন্নাহাদ আল্লাহ বালাউল মবি নিশ্চয় এই ছিল বড়ই সুস্পষ্ট পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলী সালামের এই বড়ই পরীক্ষা ছিল এইরকম পরীক্ষায় পাশ করা আমাদের এ দুর্বল ইমান দিয়ে কখনো হইত না বড়ই পরীক্ষা আল্লাহ ফাকরুল আলমিন ইব্রাহিম আলী ইসালামকে বড়ই পরীক্ষা করেছেন আর বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছেন ওফাদাইনা বেজিবিন আজিম এবং তাকে ছাড়িয়ে নিলাম ফাদা ফিদিয়া মানে মুক্তিপণ দেওয়া ফিদিয়া মানে ছাড়িয়ে দেওয়া ওফাদাইন আবু আর ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম বেজিবিন আজিম মহান কোরবানি দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কোরবানি দিয়ে আমি তাকে কোরবানির বিনিময়ে ছাড়িয়ে নিলাম ও তারাকনা আলাই ফিল আখেরিন এবং ইব্রাহিম আলী সালামকে ইব্রাহিম আলী সালামকে স্মরণীয় করে রাখলাম ফিল আখেরিন পরবর্তী লোকেদের মাঝে ইব্রাহিম সুন্নাত কতগুলি ইব্রাহিম সুন্নাত আমরা পালন করছি দেখুন তো দেখি ইব্রাহিম আলী সালামের সুন্নত তরিকা আদর্শ হচ্ছে হজ ইব্রাহিম আলী সালামের তরিকা হচ্ছে আমরা ইব্রাহিম আলী ইসলামের আদর্শ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ আর কাবা ঘরের আবাদ করা কাবা ঘর নির্মাণ তিনি করেছেন এবং ডাক দিয়েছেন সারা বিশ্বের মানুষকে যে আসো আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন এই হবে এই ঘরের দিকে এব্রাহিম আলাহ ইসলামের আদর্শ হচ্ছে আপনার হজের বিধি বিধান ছাড়া কুরবানি এব্রাহিম আলী ইসলামের সন্ন্যত হচ্ছে প্রাচীন সন্ন্যত হচ্ছে খাতনা করা এব্রাহিম আলাই ইসলামের প্রাচীন সুন্নত এইরকম বহু প্রাচীন সুন্নত রয়েছে হ্যাঁ সাহামর সাই ইব্রাহিম আলাই স্ত্রী হাজারের তারাক না আলী হেফিল আখেরি ইব্রাহিম আলী ইসলামের আদর্শ বহু আদর্শ আমাদের মাঝে রয়েছে সমস্ত মানে তৌহিদ তার সবকিছুর আগে তৌহিদ আল্লাহ পাকের একক একত্ব সত্যিকার মুসলিম সেই ব্যক্তি যার মধ্যে তৌহিদ আছে যে শির্ক মুক্ত হতে পারে ইব্রাহিম আলী ইসলামের মতো সে হচ্ছে আসল মুসলিম আর যদি বহুত্ব আপনার মধ্যে থাকে যে কোনো রকম হোক পুতুল নেই কিন্তু আর কিছু আছে দুর্গা নেই কিন্তু দরগা আছে <coughs> তাহলে তো ইব্রাহিম আলী ইসলাম আদর্শের ভাবে থাকলেন না <coughs> সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলাম দ্বারা বর্ষিত কাজা আলী খান নাজিজুল মোহসিন অনুরূপ আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্নাহুমিন এবাদিন আল মমিনিন নিশ্চয় ইব্রাহিম আলী আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন অবশ্যর না হুবি ইসহাক আর তারপরে আমি সুসংবাদ দিলাম ইব্রাহিমকে ইসহাকে নবী আন আর তিনি নবীও হবেন মিনাস মিনাসহীন আর সৎকর্মশীল নেক লোকদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ ফাকরাবুল আলম এই আয়াতগুলিতে সুরে সাফাতে দুটো সুসংবাদ দিলেন এক সুসংবাদ হচ্ছে হ্যাঁ যখন আল্লাহ পাকের কাছে দোয়া রব্বি হাবলি মিনাস নবী গোলামিন হালিম আর এখানে না নাহু বি ইসহাকা যদি ইসহাকি ওই আগের সুসংবাদের হ্যাঁ, মানে আগের সুসংবাদে উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ পাকে একটা কথা দুইবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন নাকি হ্যাঁ অপরিজনীয় কথা বলছেন কখনো না এটা কেন বলছি এই জন্য বলছি যে ইয়াহুদি খ্রিস্টানরা বলে যে জবি যার কুরবানি হয়েছে তিনি ইসহাক আলী সালাম ইসমাইল আলী সালাম নন সুতরাং এই কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানির ফজিলত আমরা হাসিল করি যে বনি ইসরা তোমরা হাসিল করনি মুসলিমরা বুঝতে পেরেছেন এর খণ্ডনের জন্যই বলছি যে আল্লাহ পাক এই আয়াতগুলিতে দুটো সুসংবাদ দিয়েছেন আর প্রথম সুসংবাদ ইসমাইল আলী সালামের আর তার কোরবানির কথা উল্লেখিত হওয়ার পরে আল্লাহ বলছেন অবাসার না হবে ইসাহ আর সুসংবাদ দিয়েছিলাম ইব্রাহিম আলী সালামকে ইসাফেরও ইসাফ আলী সালাম জবিহনা তফসির কারদের মধ্যেও ভুলের শিকার হয়েছেন কোন কোন কার বলে জেনে রাখা ভালো কারণ ওই কিতাবগুলি কেউ যদি পড়ে যদিও বাংলায় হয়তো অনুবাদ এখনো হয়নি তফসির ইবনে জরির বা তফসির তাবারি এমাম ইবনে জারির তাবারি এই ক্ষেত্রে তার ভুল হয়েছে তিনি প্রাধান্য দিয়েছেন যে যাকে জবাই করা জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল আর আল্লাপাক যাকে মুক্ত করেছেন তিনি ইসাক পক্ষান্তরে ইমাম ইবনে কাসির আর বহু নাকি কেরামরা বরং সমস্ত নাকি কেরামরা সমস্ত তফসির কার্বন কাছাকাছি তারা বলেছেন যে যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল এবং যিনি আসল জবি আর আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তাকে মুক্ত করেছিলেন এই জান্নাতের দুম্বা পাঠিয়ে তিনি ইসমাইল আলি ইসলাম ইসহাক নওয়ান ওবারাকনা আলিহি ও আলা ইসহাক আর আমি বরকত দিয়েছি তার মাঝে মানে ইব্রাহিম আলী সালামের মধ্যে আলা ইসহাক আর ইসাক আলী সালামের মধ্যে অমিন জুরিয়াতেহমা আর তার সন্তানদের মধ্যে ইব্রাহিম আলী সালাম আর ইসাক আলী সালামের মধ্যে আল্লাপাক বরকত দিয়েছেন এই বরকতের দিকটি কি এই বরকতের দিক হচ্ছে অধিকাংশ নবী রসুলগণ এসেছেন ইসাহাক আলী সালামের বংশে ইব্রাহিম আলী সালাম থেকে দুটো শাখা একটা শাখা হচ্ছে ইসমাইল ইসমাইল আলী সালামের আউলাদ মক্কাই কুরাইশরা ঠিক আছে না আর ইসাক আলী সালামের আউলাদ প্রজন্ম প্যালিস্টাইনে ফিলিস্তিনে সামদেশে ইসাহ আলী ইসলামের আওলাদদের মধ্যে বহু নবী এসেছেন যত মানে ইসরায়েলদের নবী বরং অধিকাংশ কোরআনে পরিণত পরবর্তী নবীগুলো মানে ইসাহ আলী ইসলামের পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছাড়া সমস্ত নবীগুলি ইসাহ আলী ইসলামের বংশের যেমন যেমন ইসাহ আলী ইসলামের ছেলে অমি ওয়ারা ইসাহ ইয়াকুব ইসহাকের পরে ওর ছেলে ইয়াকুব ইয়াকুব আলী ইসলামের ছেলে ইউসুফ আলী ইসলাম নবী আর হ্যাঁ কে হ্যাঁ, না ওরা তো নবী হয়নি মুসা হারুন হ্যাঁ জাকারিয়া ইয়াহিয়া হ্যাঁ ঈসা আলি ইসালাম এরকম যতগুলো হ্যাঁ এলিয়াস আসছে জি এসব নবী সব ছিলেন হ্যাঁ ইসাহ আলি বংশের এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমের নবীর দিকে লক্ষ্য করলে ইসাক আলি ইসলামের বংশধারে বরকত দেওয়া হয়েছে আর যদি নবীর দ্বারা যে মানুষ হেদায়ত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায় মানব জাতি জাহান নামের রাস্তা থেকে ফিরে এসছে এই দিকে যদি লক্ষ্য করেন তাহলে ইসমাইল আলী ইসলাম বংশধার অধিক বরকত দেওয়া হয়েছে কারণ ইসা ইসমাইল আলী ইসলামের বংশে একজন নবী মোহাম্মদ রসুল্লাহ হলেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের রসুল তাই না এমনকি জিনদেরও রসুল পক্ষান্তর ইসাহ আলী বংশধরে যেসব নবী রসুলগণ এসেছেন নিজের গোত্রের জন্য ওই প্যালিস্টাইন এলাকার জন্য এক এক গ্রাম এক এক অঞ্চলের জন্য এক এক বংশের জন্য এইভাবে তাই না এবং সবচেয়ে বেশি ওম্মতের সংখ্যা হবে শেষ নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের এই জন্য মেয়েরা যখন মুসা আলি সাল্লামের কাছ থেকে চলে আসলেন নবী সাল সাল্লাম তখন কাঁদতে লাগলেন না কেন কাঁদছেন এই যে বালকটি আমার পরে এসেছে বলেছিলেন না তার তুলনা বালক বয়সের দিক থেকে যুগের দিক থেকে এ বালক আমার পরে এসেছে আর এর উন্মতের সংখ্যা আমার উন্মতের চাইতে বেশি হবে এর উন্মতের জান্নাতের সংখ্যা আমার উন্মতের জান্নাতের সংখ্যার তুলনায় অনেক বেশি হবে হ্যাঁ আফসোস করেছিলেন কি আফসোস হিংসা নাই যে হাই আমার উন্মতরা গুমরা পথভ্রষ্ট তৃত্ববাদে বিশ্বাসী হয়ে গেল মুশরেক হয়ে গেল হ্যাঁ আর বিভিন্ন পাপে লিপ্ত হয়ে সুদখর হয়ে আর আম্বিয়া রসুলকে খুন করে আর এসব এরা গুমরা পথভ্রষ্ট হলো হলো না না ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি তরুণ আম্বিয়া নবীদেরকে খুন করত <clears throat> আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন যে ইসহাক আলী ইসলামে ইব্রাহিম আলী ইসলাম ইসহাক আলী ইসলাম বরকত দিয়েছি অমিন তেহমা আর এই উভয়ের সন্তানদের মধ্যেও বরকত দিয়েছি কিন্তু শুনে রাখেন অমিন তেহমা মোহসেন মুবিন এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আর কি বিষয় কেউ ভাবতে পারে যে আল্লাহ পাক যখন বরকত দিয়েছেন বংশ ধরে তার মানে সবগুলি মনে হয় ভালো মানুষ ব্যক্তি হিসাবেই ভালো এরা আমল করুক আর নাই করুক এদের কর্ম খারাপ হইলেও এরা ভালো একবার যেমন ইহুদিদের আকিদা বিশ্বাস যে আমরা হচ্ছে শাহুল্লাহ মুখতার মানে আল্লাহর মনোনীত জাতি ইহুদিরা বলে নিজেদেরকে কি বলে আল্লাহ পাকের মনোনীত জাতি যতই পাপ করুক দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদখর পুঁজিপতি ক্যাপিটালিজমের বাস্তবায়নকারী হচ্ছে ইহুদিরা বুঝতে পেরেছেন আর এছাড়া যে জুল মত্যাচার ইহুদিদের দ্বারা হচ্ছে ফিলিস্তিনে তা তো আপনাদের সামনে রয়েছে যারা দুনিয়ার খবর রাখছেন তারপরেও এরা বলে যে আমরা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি মনোনীত জাতি তো আল্লাহ পাক এই এর খণ্ডন করে দিয়েছেন অমিন হেমা আর ইব্রাহিম আলী ইসলাম আর ইসাক আলী ইসালামের সন্তানদের মধ্যে মোহসেনুন সৎকর্মশীল হবে ওয়াজালেমুল্লেনাফসি মবিন আর সুস্পষ্ট নিজের ওপর জুলুমকারীও হবে ভালো মানুষও হবে আর মন্দ বোধ প্রকৃতির লোক হবে আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন সুতরাং যারা বদ প্রকৃতির লোক হবে তাদের পরিণাম জাহান্নাম আর যারা সৎকর্মশীল হবে তৌহিদের উপর থাকবে যারা শিল্প মুক্ত থাকবে আর নেক লোক হবে তাদের জন্য জান্নাত রয়েছে ওয়ালাহাদ মানান্না আলা আর নিঃসন্দেহে আমি এহসান করেছি অনুগ্রহ করেছি মুসার উপর এবং হারুনের উপর অনাজ্জাইনা হোমা এবং তাদেরকে আমি মুক্তি দান করেছি ওয়াকাউ মাহমা এবং তাদের জাতিকেও মিনাল মানে বনি ইসরায়েলকে মিনাল কারবিল আজ মহাবিপদ থেকে মহাবিপদ ছিল ফেরাউনের জুল অত্যাচার ফেরাউন মেয়েদেরকে এবং ইসরায়েলদের দাসী বানিয়ে রেখেছিল আর পুরুষদেরকে হত্যা করতো খুন করতো কোনো পুরুষ ছেলে জন্মালে তার বেঁচে থাকার কোনো আশা ছিল না আল্লাহ পাকে মহাবিপদ থেকে এদেরকে উদ্ধার করেছিল অনাসার না হুম এবং তাদের সাহায্য করেছিলাম ফাকান হুমুল গালেবিন সুতরাং তারাই বিজয়ী হয়েছিল তারাই বিজয় হয়েছিল ভাবা যায় কথা যে ফেরাউন এবং তার এত শক্তিশালী সেনাবাহিনী তারা ধ্বংস হয়ে একবার নিশ্চিন্ন হয়ে যাবে আর এই মিশর একবারে শূন্য খালি আর সম্মানিত হবে এই মুসার দল মুসা আলি সালাম দুর্বল অসহায় যারা গোলামীর জীবন যাপন করেছিল যাদের মেয়েরা দাসী হয়েছিল আর ছেলের সংখ্যাই কম তাদের মধ্যে তাদেরকে আল্লাপাক কোথায় উঠিয়ে দিলেন আল্লাপাকের বিশেষ ক্ষমতা কুদরত ছাড়া এই কথা মানুষের কল্পনাতে হয়তো আসতে পারে না তাই আল্লাহ পাকরপুর বলছেন যে আমি তাদের সাহায্য করেছিলাম সুতরাং তারা বিজয়ী হয়েছিল ওয়াতাই রাহমাল কিতাব আল মুস্তাবিন এবং এই মুসা এবং হারুনকে আমি দান করেছিলাম সুস্পষ্ট কিতাব মানে তৌরাত দান করেছিলাম ওয়াহাদাইন আহমদ সিরাত আল মুস্তাকিম আর তাদেরকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছিলাম হেদায়ত দিয়েছিলাম ও তারাকনা আলিহি মাফিল আফেরিন এবং তাদের খ্যাতিকে স্মরণীয় করে রেখেছিলাম ফিল আখেরিন পরবর্তী লোকেদের মাঝে মুসা এবং হারুনের নাম আসলে কত শ্রদ্ধার সাথে নাম নেওয়া হয় এবং আলাইহি সালাম বলা হয় কেমন পর্যন্ত তাদের সুনামের কথা পরবর্তীতে আল্লাহ ফতাবুল আলমিন চালু রেখেছেন সালামুন আলা মুসা ও হারুন সুতরাং মুসা এবং হারুন আলহিমা সালামের উপর শান্তির ধার বসিত হোক ইন্না কাজা নাজিজুল নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি ইন্নাহুম আমিন এবাদাল মোমিনিন মুসা এবং হারুন তার আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন ওয়াইন্না ইলিয়াস আলমিনুল মুরসালিন এইরকমই ইলিয়াস আলহি সালাম আল্লাহর নবী ছিলেন তিনি রসুলদের অন্তর্ভুক্ত ছিলেন ঈদ কাল আলী কৌমি আল্লাহ তখন তিনিও এক জাতির জন্য এক গোত্রের জন্য নবী রসুল করে প্রেরিত হয়েছিলেন যখন নিজ জাতিকে বলে আল্লাহ তখন তোমরা কি আল্লাহকে ভয় করবে না আতাদুনা বালান ওয়া তাজারুনা আহসানাল খালিকিন তোমরা বাল নামক দেবের হ্যাঁ এই প্রতিমার পূজা করছো আর তাকে ডাকছো কথা জাগুন আর তোমরা ছেড়ে দিচ্ছ আহসানাল কি সর্ব উত্তম কর্তাকে অর্থাৎ আল্লাহ ফাকরাবুল আলমিনকে আহসানুল খালেকিন মানে সর্বোত্তম সৃষ্টিকর্তা এর মানে এই না যে অনেক সৃষ্টিকর্তা আছে আল্লাহ কিন্তু মানুষ দুনিয়াতে অনেকে নিজে পুতুল হাতে গড়ে অনেকে ছবি অঙ্কন করে আর্টিস্ট অনেক দুনিয়াতে আছে সেগুলিও মনে করে যে আমরা অনেক কিছু করতে পারছি ছবি অঙ্কন করতে পারছি এই জন্য বলা হয়েছে যে আসানুল খালেকে আর না হলে রুহ দিয়ে আত্মা দিয়ে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমী এই জন্য আল্লাহ পাক আসানুল খালেকের এখানে নিজেকে বলেছেন আল্লাহ সেই আল্লাহকে তোমরা ছেড়ে দিচ্ছ কুম যিনি তোমাদের প্রতিপালক রব্বা আবাইকুমুল আর তোমাদের পূর্বপুরুষ যে বাপদাদা পূর্ব যুগে চলে গেছে তাদেরও প্রতিপালক তিনি ফাঁকাজ্জাবুহু কিন্তু এই জাতি তাকে মিথ্যা মনে করেছিল ফাইন্নাহম লামুজানু সুতরাং তাদেরকে জাহান্নামে হাজির করা হবে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে জবাবদেহি করতে হবে এবং জাহান নামে তাদেরকে উপস্থিত করা হবে ইল্লা এবাদ আল্লাহের মুখলাসিন তবে যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে না হাজির করা হবে না তাদেরকে জবাবদেহি করতে গিয়ে আসামি হইতে হবে না ফাঁসতে হবে না ও তারাক না আলী আখরিন এবং তার তার সুনাম তার তাকে স্মরণীয় করে রেখেছিলাম ফিল আখেন পরবর্তীতে সালামুন আলা ইলিয়াসিন সালাম বর্ষিত হোক ইলিয়াসিনের ওপর ইয়া ইলিয়াসিন ইলিয়াসের অপর নাম নবীদের নামগুলি বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে যেমন এব্রাহিম আবরাহাম উচ্চারণ হয়েছে অন্যান্য কেরাতে আবরাহাম আছে এইরকম তাওরাত ইঞ্জিলের কিতাব ইব্রাহিম আলী সাল্লামের নাম আবরাহাম আছে হ্যাঁ নুহের নাম তারা নুহা বলছে হ্যাঁ এইরকম মুসার নাম মুজেস বলছে ঈশার নাম জিসাস বলছে বুঝতে পেরেছেন না এইখানেও ইলিয়াসের অপর নাম হচ্ছে ইলিয়াসিন আল্লাপাক একটি আজ ইলিয়াস বললেন যা আগে গেল ওইন্না ইলিয়াস আলমিন আল মুরসালিন আর এখানে বলছে সালামুন আলা ইলিয়াসিন ইন্না নাজিজিল নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি ইন্নাহ মিন আল মুমিনিন নিশ্চয় সে ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ওয়াইন্না লুত আল্লাহ মুরসালিন আর জেনে রাখো যে লুত আলি সালাম ও রসুলদের অন্তর্ভুক্ত ছিলেন ইদনাজ্জাইনাহু আহলাহু আজমাইন যখন আমি তাকে এবং তার পরিবারকে মানে তার দুই মেয়েকে দুই মেয়ে পরিবারের শুধু মুসলিম হয়েছিলেন ইমান নিয়ে এসেছিলেন আর তার অনুসারী যদি কেউ থেকে থাকে তারা তারা আর তার আহাল মানে স্ত্রী না স্ত্রী গুমরা ছিল কাফেরা ছিল মুশরেকা ছিল সে ইসলাম গ্রহণ করেনি ইদনাজ্জাইনাহু যখন আমি তাকে মুক্তি দিয়েছিলাম আর তার পরিবার মানে তার মেয়েদেরকে এবং তার অনুসারীদেরকে নাজার দিয়েছিলাম সকলকে আজমাই ইল্লা আজুজান ফিল গাবিরিন তবে এক বুড়ি তবে এক বুড়ি এই বুড়ি কে ছিল লুত আলাইসালাম স্ত্রী আল্লাহ আজুজ বলেছেন এই বুড়ি বুড়ি বছর বড়ই বদ প্রকৃতির ছিল নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর প্রতি ইমান নিয়ে আসেনি পাপের জন্য ওই কাফের গ্রামবাসীকে খবর দিত পাপ করার জন্য যেই রকম সুযোগ আছে হ্যাঁ দুটা বত্রিশ তবে এই বুড়ি ফিল গাবেরিন যার অবশিষ্ট আল্লাহর আজাবে থেকে গেছিল বা পিছিয়ে পড়ে গাবারা একবারও মানে পিছনে থেকে যাওয়া এই জন্য মাজিকে অতীতকালকে গাবের বলা হয় অতীতকালকে গাবের বলা হয় তো ইল্লা আজুজান সেই বুড়ি ফিল গাবেরিন থেকে গেছিল অবশিষ্টদের মধ্যে মানে যারা থেকে গেছিল আল্লাহ রাজাবে আল্লুত আলি সাল্লামকে আল্লাহ বললেন যে রাতারাতি তুমি ভোর রাত্রেই গ্রাম থেকে বেরিয়ে পড়ো তোমার যারা সহচর আছে যারা ইমান নিয়েছে তাদেরকে রাতারাতি বেরিয়ে পড়ো ওয়ালাই ওয়ালাইকুমাহাত আল্লাহ আয়তে বলেছেন খবরদার গ্রামের দিকে ফিরে দেখবে না কি হচ্ছে না হচ্ছে বিশদ দিকে একবার ঘুরে দেখবে না ফিরে দেখলে মুশকিল আছে তোমাদের উপর আজাব আসবে যাবে তার ফিরে দেখবে না কি হচ্ছে না হচ্ছে কিভাবে আল্লাহ পাকের আজাব নাজিল হচ্ছে এবার আল্লাহ পাকে এই জাতিকে ধ্বংস করেছিলেন আল্লাহ পাকের সাদ প্রথম মাদাম্মার নালাহারিন অতপর আমি ধ্বংস করেছিলাম অন্যদেরকে যারা কাফের ছিল মুশ্রিক ছিল থেকে গেছিল ওখানে আর পাপিষ্ট ছিল তাদের কুফরি শির্কের সাথে আর একটি বড় পাপ ছিল এমন নোংরামি ছিল এমন নোংরামি ছিল যেই নোংরামি ওর আগে মানব জাতি করেনি সেটা কি ছিল সমকামিতা পুরুষ ও পুরুষে কুকাজ করা পুরুষের পুরুষে কুকাজ করা বড়ই দুঃখের বিষয় যে আজকে উম্মাতে মুসলিমাতেও অনেকের মধ্যে এই বদচরিত্র আছে বদচরিত্র আছে বিভিন্ন স্তরে এইরকম রোগগুলি দেখা যায় আর যদি বড়ই দুঃখের বিষয় লাগে যদি এগুলি আবার ভালো মানুষদের মধ্যে যারা ভালো মানুষ মানে আসলে তো ভালো মানুষ নয় কিন্তু দাঁড়িয়ে আছে আছে মাদ্রাসায় পড়োয়া মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন অথবা কারি সাহেব মাদ্রাসায় পড়ায় অথবা মাদ্রাসায় পড়ে এগুলোর মধ্যে যদি এই রোগ থাকে তো বড়ই আক্ষেপ লাগে আল্লাহ মুস্তাহান এই লুত আলী সালামের জাতিকে যেইভাবে আল্লাহ ধ্বংস করেছেন কোন জাতিকে এত শাস্তি দিয়ে ধ্বংস করেন তিন রকমের শাস্তি দিয়ে আল্লাহ ফকরবুল আলমীদেরকে ধ্বংস করেছেন আল্লাহ পাকের নবীর যদি দোয়া না থাকতো তো আজকেও এইসব পাপিষ্টদের উপরে এইরকম আজাব চলে আসতো আল্লাহ পাক যেন আমাদের যেসব ভাইদের মধ্যে এইসব দুর্বলতা কমজোরি পাপ আছে আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে যেন হেদায়ত দান করেন তাদেরকে তব করার তৌফিক দান করেন আর আগামীতে মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী সংশোধনের জীবন নেক জীবন যাপনের তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আল্লাহ পাক আলম তারপর এরশাদ করছেন যে সোম্মাদম্মার আহারি অন্য অন্যদেরকে অর্থাৎ কাফের মুশিক আর ওই কুকাজে যারা লিপ্ত ছিল এদেরকে ধ্বংস করে দিলাম মুসবেহীন আর নিশ্চয়ই তোমরা এখান থেকে আল্লাহ ফাকরাবুল আলম কোরাইশদেরকে সম্বোধন করছেন কি একেবারে আচ্ছা এটা সেরে দিস এখানে এখান থেকে কোরাইশদেরকে আল্লাহ সম্বোধন করেছেন যে হে কোরাইশরা নবী তোমাদের সামনে এসে গেছেন শেষ নবী আর তোমরা ইমান নিয়ে আসছো না অথচ তোমরা যখন ব্যবসা আর সফর করো ব্যবসা বাণিজ্যের জন্য সাম দেশে তখন লুত আলী সালামের এলাকা যে মৃত সাগর আল্লাপাকে ওকে জমিন করি রাখেনি জমিন থেকে নিয়ে একবার সাগরে নামিয়ে দিয়েছেন আর সেই সাগরের নাম হচ্ছে আল বাহারুল মৃত সাগর সেখানকার পানি পচা সড়া দুর্গন্ধযুক্ত আর এমন পানি আল্লাহর আজাব সেখানে আছে আল্লাহর ক্রোধ আছে যে কোনো মাস পর্যন্ত থাকে না কোনো প্রাণী থাকে না ওই পানির মধ্যে আল বাহারুল মাইয়ের বলে প্রসিদ্ধ আরবিতে যেটা মৃত সাগর তো এই এলাকা ছিল লুত আলি সালামের সাদ্দুম এলাকা যাকে আল্লাপাক ধ্বংস করেছে যে এলাকাকে এবং এলাকার লোকদেরকে আল্লাপাক বলছেন কোরাইশদেরকে যে তোমরা তো লতামরুন আলহিম ওই এলাকা দিয়ে ওই লোকদের আশপাশ দিয়ে তোমরা অতিক্রম করে থাকো মুসবেহীন সকালেও অবিল্লাইলে এবং রাতেও আফালা লুন তোমরা কি একটু বোঝার চেষ্টা করো না তোমরা তো ভালো করে জানো যে লুতের জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছেন ঘটনা তো জানো আর ওই আর বাহরুল মাইয়ের মৃত সাগরের পাশ দিয়ে তোমরা ব্যবসা নিয়ে যাও সামান নিয়ে আবার ফিরে আসো তারা অবাধ্য হওয়ার জন্য নবীর অবাধ্য হওয়ার জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তোমরা আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অবাধ্য হচ্ছ তোমাদের উপর কি এরকম আজাব আসতে পারে না আল্লাহ পাক এইভাবে উপদেশ দিয়েছেন কোরাইশদেরকে হৃদায়ত করার জন্য এখান থেকে ইউনুস কথা শুরু হবে আর কথা একটু লম্বা আছে সুতরাং এখানেই ছেড়ে দিচ্ছি আল্লাহ ফাকরাবুল যেন কোরআনে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলম কোরআনে করিম আমাদের অন্তরকে যেন আলোকিত করেন আমাদের এবাদতকে সুন্দর করার তফিক দান করেন আমাদের আখলাখ চরিত্র ব্যবহারকে সুন্দর করার তফিক দান করেন আল্লাহ পাক আমাদের ইসলাম করার তফিক দান করেন আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন সুফহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন উপর আজকে সুরা সাফাতের শেষ অংশের তফসিল করব আল্লাহ ফকরাবুল আলমিন এতে ইউনুস আলহি সালামের যে ঘটনা তার একটা অংশ উল্লেখ করেছেন যে ইউনুস আলহি সালাম তার জাতির ওপর রাগ করে অসন্তুষ্ট হয়ে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন পানিপথে সফর করে ওই সঙ্গে আল্লাহ ফাকরবুল আলমিন তাকে ধরে নিলেন যে আল্লাহ পাকের ওয়াহি ছাড়া আল্লাহ পাকের হুকুম ছাড়া তুমি কেন বের হলে ইউনুস আলি সালামের এলাকা এরাকে ছিল প্রাচীন নাম তার ছিল নিনুয়া যে নামটি হাদিসে এসছে যাকে বর্তমান মুসেল বলা হচ্ছে তার এরাকের ম্যাপ সম্পর্কে অবগত এরাকের একটি শহর হচ্ছে মুসেল এই রুসেল এলাকায় হচ্ছে নিনুয়া এলাকা যেখানে ইউনুস আলাই ইসলামকে আল্লাহ পাক মানুষকে হেদায়ত করার জন্য ওই এলাকার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইন্না ইউনুস আলামিন আল মুরসালিন আর নিঃসন্দেহে ইউনুস আলিহ ও রসুলদের অন্তর্ভুক্ত ছিল ইউনুস আলি সালামু রসুলদের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ পাক বলছেন স্মরণ করো ঈদ আবাতা এলাল ফুলকিল মাসফুল যখন সে চলে গিয়েছিল আবাকা মানে পালিয়ে যাওয়া আবাকা মানে পালিয়ে যাওয়া এই জন্য পালিয়ে যাওয়া গোলাম যে মনিবের কাছ থেকে মালিকের কাছ থেকে কিত দাস পালিয়ে যায় তাকে হাদিসে বলা হয়েছে আল আব্দুল আবেদ আল আব্দুল আবেদ যে পালিয়ে যাওয়া গোলাম কৃতদাস দাস ন্যায়সঙ্গত কৃতদাস হয়েছে অন্যায়ভাবে নয় আর যদি মালিকের কাছ থেকে পালিয়ে যায় তাহলে তার এবাদত কবুল হয় না ওই মর্মে যে হাদিসটি রয়েছে তাতে বলা হচ্ছে আল মানে হচ্ছে দাস কিন্তু দাস আর আবেদ মানে পালিয়ে যাওয়া বললাম আল্লাহ আবাকা বলেছেন যখন তিনি পালিয়ে চলে গেছিলেন এলাল ফুলকিল মশহুন এমন পানি জাহাজের উদ্দেশ্যে যা ছিল ভরাই মশহুন শাহান এই শব্দটি আজকাল ব্যবহার হচ্ছে হ্যাঁ আছে না এয়ার কার্গো কার্গোকে শাহান বলা হচ্ছে কার্গোর অফিসগুলো দেখেন শাহান লিখা আছে হ্যাঁ শাহান লিখা আছে না তো শাহান আর শাহানুল জবি এয়ার কার্গো শাহান বলা হচ্ছে ওই শাহান থেকে হচ্ছে মাসহুন ইসি মফুলের সেগা তাহলে এই শাহান শব্দটি খুব প্রাচীন শব্দ ভরা কোনো জিনিস ভর্তি যদি থাকে বা বোঝাই থাকে ওকে কি বলা হয় শাহান বলা হয় এই কাজটিকে আর ওটাকে মাসহুন বলা হয় যখন তিনি পালিয়ে চলে গেছিলেন এলাল ফুলকিল মশুন বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে এমন এক পানি জাহাজের উদ্দেশ্যে মানে পানি জাহাজে চাপলেন গিয়ে যে পানি জাহাজ কি ছিল বোঝাই ছিল যানবাহনে যানবাহনে একবারে ফুল যেমন আজকাল বাংলাদেশের কিগুলিতে ফেরিগুলিতে না কিসে বলছে এগুলা লঞ্চে যে ডুবছে মাঝে মাঝে ডুবছে এই লঞ্চে ডুবছে কেন ডুবার পিছনে কারণ হচ্ছে আসবে চারশো চাপছে তাতে চোদ্দশো হ্যাঁ, এক হাজারই বেশি গত যেটা ডুবেছে তাতে মরিচি ভর্তি মানুষ ভর্তি মরিচে ভর্তি আর বোঝা যা চলবে তার চারগুণ পাঁচগুণ বেশি সুতরাং দুর্ঘটনা ঘটা পার্থিব দিক থেকে স্বাভাবিক বাকি হেফাজতকারী আল্লাহ দুনিয়ার ওসিলা দুনিয়াতে হেফাজতের সুরক্ষার মাধ্যমগুলি আল্লাহ পাক ব্যবহার করতে বলেছেন বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে তিনি চলে গেছিলেন সেখানে গিয়ে লটারি করলেন হইল কি যখন বোঝাই এতে চাপলেন লোকজনের সংখ্যা বেশি হয়ে গেল আর একটু তুফানও চলছে সেই সময় এত লোক নিয়ে আর যাওয়া যাবে না ডুবতে যাচ্ছে ডুবে সবাই ধ্বংস হয়ে যাবে কিনারা ছেড়ে দিয়েছে পানি জাহাজ এখন কিনারায় নেই যে কিনারাতে নামিয়ে দেবো কিছু লোককে মধ্যখানে গিয়ে তুফান শুরু হয়েছে আর এত লোক নিয়ে ডুবতে যাচ্ছে পানি জাহাজ করা যাবে কি হালকা করতে হবে হালকা না করলে সবাই ডুববে একজন দুজন ডুবা ভালো এই কয়েকশো লোকের কয়েকশো লোককে রক্ষা করার উদ্দেশ্যে সুতরাং এই ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত হইল যে লটারি করা যাক কোরআ যেটাকে বলা হয় বা সাহামা সাহাম মানে কার অংশে আসে কার ভাগ্যে আসে এই জন্য আজকাল শেয়ার বাজারকে আসম বলা হচ্ছে সাহাম মানে অংশ বা হিসা তো লটারি করা হলো আল্লাহ ওই লটারির কথা যেন বলি ফাসাহামা সুতরাং ইউনুস আলী সালাম ওই লটারিতে শরিক ফেলেন লটারিতে কার নাম আসে দেখা যায় যার নাম আসে তাকে ফেলে দাও কেউ তো রাজি না কে জাম দিবে কেউ জাম দিতে রাজি নয় ঠিক আছে লটারি করা হোক যার নাম উঠবে তাকে ঝাঁপ দিতে হবে সে বাধ্য হবে ঝাঁপ দিতে তাহলে আমাদের জলজাহাজ হালকা হয়ে যাবে আর আমরা সেই সালামত <clears throat> কিনারে পৌঁছিতে পারবো ফাঁকা নামে আলমুদ হাজিন তখন ইউনুস আলী সালাম হেরে গেলেন মিনাল মুদাহিন ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যারা হেরে যায় মুদাহিন মানে মাগলুবিন পরাজিতদের অন্তর্ভুক্ত হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন লটারিতে তিনি হেরে গেলেন মানে তার নাম উঠে বারবার তারই নাম উঠে তখন তিনি বলেছেন ঠিক আছে আমারই নাম উঠছে উপায় নেই তাহলে আমাকে ঝাঁপ দিতে ঝাঁপ দিলেন ফালতা কামাহুল হুত আল্লাহ পাকরবুল্লান ওই দিকে বিশাল মাছকে প্রস্তুত রেখেছেন আল্লাহ পাক ফালতা কাম লোকমা মানে লোকমা তো বুঝেন না এক লোকমা এই যেমন হাতে উঠিয়ে লোকমানি এই লোকমা থেকে হচ্ছে ফালতা কামা গিলে নামা ফাউতাকামাহুল হুত তখন বিশাল মাছ হুত বলা হয় বড় মাছকে সামাক মানে সব রকমের মাছ আর হুত বলা হয় বড় ধরনের মাছকে এক বিশাল মাছে এসে তাকে লোকমা বানিয়ে নিলেন মানে গিলে নিলেন চিবিয়ে খাই খাই খাই চিবিয়ে যদি নিত মাছে তাহলে সাথে সাথে মরে যেতেন তিনি হ্যাঁ কেটে কেটে যদি একদিক থেকে কেটে কেটে খেত মাছে তাতেও তিনি হালাক হয়ে যেতেন মরে যেতেন আল্লাহ পাক বাঁচাবেন সুতরাং লোকমা মানে গিলে নিল মাছ পেটে চলে গেল তাহলে কত বড় মাছ ছিল যে একজন মানুষ আর সেই কালের মানুষ আমাদের চাইতে নিশ্চয়ই বেশি লম্বা তাই না ইউনুস ইসলাম মা বড় মাছে তাকে লোকমা বানিয়ে নিল গিলে নিল ওহ মলি তখন তিনি নিজেকে তিরস্কার করছিলেন মুলিম ইসিম ফাইলের সেগা শাব্দিক অর্থ হচ্ছে যে নিজেকে নিজে ধিকার দিচ্ছেন যে হাই কি করলাম আমি আমি এটা ভুল করলাম আমাকে আসতে হইতো না এই যে নিজেকে ধিকার দেওয়া কাজটা আমার ঠিক হয়নি আমি যদি থাকতাম ওখানে আল্লাহ পাকের আদেশের আদেশ নিষেধের অপেক্ষায় যে আল্লাহ হুকুম দিলে তখন বের হইতাম রাগ করে কেন হইলাম নিজেকে ধিকার দিচ্ছেন আমি তো ভুল করে হইলাম কিন্তু এখন মাছের পেটে তিনি চলে গেছেন বলি অনুবাদকরা অনেকে শাব্দিক অর্থ করেনি যার ফলে তারা অনেকে এরকম তর্জমা করেছে সুতরাং মুলিম তিনি তখন ধিক্কার যোগ্য ছিলেন আর ধিক্কার যোগ্যের মান নয় তাহলে ইসি মফুল হতো মোলাম এটা হচ্ছে ইসি মফুল আর মুলিম হচ্ছে ফাইল তিনি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছিলেন এটা হচ্ছে শুদ্ধ অর্থ আল্লাহ বলছেন যে মাসের পেটে চলে গেলেন ইউনুস আলহ যদি তিনি আল্লাহ পাকের তসবি না করতেন যে আল্লাহ পাকের কাছে দোয়া না করতেন তাহলে কেমন পর্যন্ত মাছের পিঠে আমি রেখে দিতাম আর মাছকে হুকুম দিতাম যে তুমি তাকে হজম করতে পারবে না মাছের হজম করার ক্ষমতা আমি ছিনিয়ে নিতাম আর ওইভাবে মাছের পেটে আমি রেখে দিতাম এটাও আমি করতে পারতাম ফালাউলা কান আমির আল যদি তিনি ইউনুস আলী তসবি তসবিকারীদের অন্তর্ভুক্ত না হতেন মানে তসবি তিনি না করতেন তসবি তিনি না করতেন এর অর্থ কি এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা দুটি হতে পারে মনে রাখেন একটা আমাদের দেশের মানুষরা বুঝে বা আলম সমাজও বয়ান করে সেটা হচ্ছে যে যদি ওই দোয়াটা তিনি না পড়তেন কি দোয়া পড়েছিলেন তিনি হ্যাঁ, অন্য জায়গায় আল্লাহ উল্লেখ করে ফানাদা মাত তিনি অন্ধকার কয়েক অন্ধকারে কি কি অন্ধকার এর আগে বলেছিলাম হ্যাঁ রাতের অন্ধকার হ্যাঁ পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার রাত অন্ধকার করে আছে তারপরে রাতের মাঝখানে আবার পানি অন্ধকার করে আছে পানির মধ্যেখানে আবার মাছ মাছের মাছের পেট অন্ধকার করে আছে সুহান এই অন্ধকার গুলির মধ্যে তিনি ডাক দিলেন আল্লাহকে ফানা দাখে গোলমাত তাকে ডাকলেন আল্লাহকে না বললে ইয়া গৌসুল আজম তখন তাদের গৌস ছিল না নাকি সবগুলি গৌস আর কুতুব আল্লাহ এই উম্মুদকে দিয়েছেন গৌস কুতুব আবদাল আগের যুগে নবী রসুল হইল কিন্তু গৌস কুতুব হইল না না না বুঝছেন না আমার কথা শুধু এই যুগে শুধু সবগুলি গৌস কুতুব এমনকি এই যুগের স্বর্ণ যুগে নবী সাহাবিরা বালা মুসিবতে পড়েছেন কোন গস কুতুবকে তো ডাকেননি তাবেইনরা বালা মুসিবতে পড়েছেন কোন কুতুবকে ডাকেননি আইম্মাই কেরাম ইমাম আহমদ ইমাম আবু হানিফা হ্যাঁ রহমতুল্লাহ আলী মাজমান সবাই বালা মুসিবতে পড়েছেন কেউ তো কুতুবকে ডাকে না জানতো না তারা কুতুবের নাম সব জানতেন না সবগুলি চলে আসলো বিদাতি যুগে যেই যুগে ইসলাম একেবারে বাতিলের সংমিশ্রণে আসল ইসলাম খোঁজায় কষ্টকর হয়ে গেছে সেই যুগে সব গৌস কুতুব বড় গোস গোসুল আজমচ আব্দুল কাদির জিলানি আর কুতুব অনেক আছে গোস কুতুবরা উদ্ধার করে হ্যাঁ মরিদানদেরকে ভক্তদেরকে তাদেরকে ডাকলে ডাকে সাড়া দেয় এইসব শিল্প এই শিল্প বিদাসের আমলে ঢুকেছে এগুলো ইসলামে না আগের আল্লাহ পাকে নাজিল কিন্তু ইসলামে ছিল আগের আম্বিয়া রসুলগণের জামানায় আর না শেষ নবী মোহাম্মদ রসুল্লাহামের দিনে আছে না সাহাবাই কেরামদের আমলে আকিদাতে ছিল না তাবেইনদের আমলে ছিল আর না আইমাই কেরাম আবু হানিফা শাফি মালিক আহমদ তাদের আকিদা আমলে বিশ্বাসে ছিল ছিল না না হলে ডাকতেন ইয়া গৌসুল আজম মাদাদ বলতেন কেন বললেন না কি বললেন মাত অন্ধকারের মধ্যে তিনি ডাকছেন আল্লাহ পাককে আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আল্লাহ তোমার ছাড়া কেউ আমার মাবুদ নেই তোমার ছাড়া কারো কাছে আমার দোয়া করার নেই তোমার ছাড়া কেউ উদ্ধারকারী নেই তোমার ছাড়া কেউ ফরিয়াদ করবো কার কাছে এইরকম কোন দরবার নেই কালমা তাইবা তিনি কালমা ইল্লাহ দিয়ে দোয়া করেছেন তাহলে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লাইলাহ ইল্লাহ কি আল্লাহকে সম্বোধন করে বললেন আল্লাহ ইল্লাহ এটা হচ্ছে আপনার গাইবের সিগা যেটা আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আর তুমি ছাড়া কেউ সত্য মাহবুদ নেই হ্যাঁ আল্লাহ তোমার ছাড়া কেউ মাহবুদ নেই আর এবাদতের একটি হচ্ছে দোয়া এবাদতের একটি হচ্ছে ফরিয়াদ করা এবাদতের একটি হচ্ছে উদ্ধার কামনা করা সবগুলি তোমার হক আর কারো হক নাই সুভানাকা এই যে তসবি করলেন তোমার পবিত্রতা ঘোষণা করি <clears throat> তুমি ত্রুটি মুক্ত আর আমি মানুষ ত্রুটি যুক্ত তুমি পাক পবিত্র তোমার পবিত্রতা ঘোষণা করি সব দেহ শুভানাক ইন্নি কুন্ত আর আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি আমি গুণাগারদের ভুলকারীদের দলভুক্ত হয়ে গেছি নিজের ভুল নিজে ধরতে পারা এটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী লোকে পরিচয় জ্ঞানী মানুষ নিজের ভুল নিজে ধরবে আমার ভুল ধরিয়ে দিতে আপনার ভুল ধরিয়ে দিতে কেন নিজের ভুল নিজে ধরে সংশোধন করবেন নিজেকে যেমন তিরস্কার করছিলেন নিজেকে ধিক্কার দিচ্ছিলেন ইয়ে- ইয়ে- ইউনুস আলি ইসাল্লাম ওহ মুলিম তেমন আপনি নিজেকে ধিক্কার দেবেন যে আই তুই এই কাজটা কেন করলি এরকম কেন কথা বললি এরকম কেন তোর চরিত্র তোর ঠিক হইতে কেন পারলি না নিজেকে নিজেই তিরস্কার করেন যেমন নবীদের চরিত্র ওহ মুলিম আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত অথচ গুণা কি একবারে বিরাট কোনো গুণা হেদায়াত করতে করতে যখন ওরা মানল না তাদেরকে বললেন ইউনুস আলহ ইসাল্লাম যে তোমাদের আল্লাহর গজব আসবে তোমরা যদি না মানো আর মানবে না তোমরা তোমাদের আল্লাহর গজব আসবে আর আল্লাহর গজব চলে যখন আসবে কখন আসবে না জানতে পেরে আর কখন যেতে হবে শুধু জানতে পারেননি টান দিলেন গেলাম আমি তোমাদের আল্লাহর গজব আসবে আল্লাহ শুধু এতটুকু ভুল অপেক্ষা কেন করলেন না ঠিক আছে কয়েক ঘন্টা অপেক্ষা বা একদিন অপেক্ষা বা দুই দিন অপেক্ষা আমি জানি এরা পরে হৃদায়ত হবে কি হবে না তুমি তো জানো না আজকে হৃদায়ত হবে কালকে হইতে পারে সুতরাং আমার আদেশের একটু অপেক্ষায় থাকতে তুমি ব্যাস এতটুকু বল তাতে যদি আল্লাহ ফাকরাবুল আমি ধরে নেন তো আজকাল যারা বড় বড় গুনার গজার মাছ খেয়ে বসে আছেন বুঝতে পারছেন না গুনার গজার মাছ খাওয়া সিরিপ করে বসে আছেন কুমরি করে বসে আছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর হক দিচ্ছেন হ্যাঁ ধর্ণা দিচ্ছেন গাইরুল্লাহর সামনে নামাজ পড়ছেন না ফরজ তরফ করছেন রোজা রাখছেন না তাদের কি অবস্থা হবে তারা কত বড় জালেম যদি এইটুকুতে বলেন যে ইন্নি কুন্ত মেনা জালেমেন তো আপনি আমি কত বড় জালেম যদি আপনাকে বলা হয় যে আপনি জুলুম করছেন তা আপনাকে রাগ লাগবে আমি আবার কিসের জুলুম করলাম নিজের তো খোঁজ খবর রাখেন না অনুভূতি এত দুর্বল হয়ে পড়েছে যে নিজের খোঁজ খবর পাপের খোঁজ খবরই রাখেন না পাক আমাদের জন্য সূক্ষ্ম অনুভূতি দান করেন এবং সংশোধন করার তফিক দান করেন পাক বলছেন যে তসবি যদি না করতো ইউনুস আলী সাল্লাম তো লালাবে সাফিবাত তাহলে সে অবস্থান করতো লাভেসা মানে থেমে থাকা কোনো জায়গায় অবস্থান করা সে অবস্থান করত ফি বাত নেহি এই মাছের পেটে এলায়মিউব আসুন সেই দিন পর্যন্ত যেই দিন লোকেরা পুনরুত্থিত হবে মানে কেমতের দিন পর্যন্ত কেমত পর্যন্ত মাছের পেটেই থেকে যেত কখনো মাছের পেট থেকে বেরোতে পারতো না আর আমি ইচ্ছা করলে হজম করতে পারতো মাছ আর ইচ্ছা না করলে হজম করতে পারতো না কিন্তু আমি মাছের পেটে তার কবরস্থান বানিয়ে দিতাম লালাবে সাফিবাত নেহি এলায়মিউব আসুন তাহলে মুসাববেহিনের অর্থ হচ্ছে এই দোয়া পড়া যাতে তসবির কথা আছে লাহ ইল্লান্তা সুবহানাকা তসবি লাহ ইল্লান্তা তৌহিদ হ্যাঁ এলমা তাইয়েবা আর সুবহানাকা তসবি আর ইন্নি কুন্তু মিনাল জালিমিন হচ্ছে নিজের হ্যাঁ, নিজেকে হ্যাঁ, নিজের ভুল স্বীকার করা এবং নিজেকে ত্রুটিযুক্ত মনে করা আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করা সুবহানাকা আর ইন্নি কুন্তু মিনাল আমি ত্রুটিযুক্ত আমি ভুলের ঊর্ধ্বে নই আল্লাহ এই তিনটি কথা মাত্র তাহলে দুয়া লম্বা লম্বা টাইম ধরে করে আমাদের দোয়া কবল হচ্ছে না আর আম্বিয়া রসুলগণ এক লাইনের দোয়া করেছেন দুটো তিনটে বাক্য বা একটি বাক্য দিয়ে দোয়া করেছেন তাদের দোয়া কবল হয়েছে তাহলে দোয়াতে আসলে ক্লাস আন্তরিকতা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া আল্লাহ তোমার কাছে নেব আর আমার কোনো জায়গা নেই আর পাবো কোথায় তুমি না দিলে এই রকমের মন মানসিকতা ইমান মজবুত হলে আল্লাহ অবশ্যই দেবেন আল্লাহ অবশ্যই দেবেন যেই রব ইউনুস আলাই সালামকে দিয়েছেন যেই রব মুসা আলি সালামকে দিয়েছেন সে রব এখনো আছেন আর সবসময় থাকবেন তিনি আল হাইজুল কাইম সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কাছে ভালো করে চাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আইন আল্লাহ দিক রেখে অসুখ রেখে অহসনে বাদাতে আর একটি তাস্তির হচ্ছে তিনি যদি তসবিকারীদের অন্তর্ভুক্ত না হইতেন যে তিনি যদি অতীতে আল্লাহ পাকের তসবি না করে থাকতেন জিকির আজকাল না করে থাকতেন আল্লাহ পাকের বেশি বেশি যদি এবাদত বন্দীকে না করে থাকতেন মাঝের পেটে আসে আসা এই এই যে ভুল হইল এই ভুলের আগ পর্যন্ত তিনি যদি তসবিকারী সৎ লোক না হতেন তাহলে তাকে কেমন পর্যন্ত রেখে দিতাম বুঝলেন পার্থক্য বুঝলেন না বুঝলেন না তাহলে মানুষের অতীতকালের নেক আমলের কারণে অনেক ভুল পাপ করলেও আল্লাহ মাফ করে দেন এই আয়াত দ্বারা বোঝা যায় বুঝলেন না আপনি হয়তো দীর্ঘদিন মাসা আল্লাহ ভালো নেক আমল করেছেন ভালো কাজ করেছেন কিন্তু একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এই ভুলেও আল্লাহ ধরলেন না অথবা ধরলেও হালকা করে ধরলেন যেমন ইউনুস আল্লাহকে আল্লাহ ধরলেন কিন্তু হালকা করে ধরলেন আবার ছেড়ে দিলেন শিক্ষা হয়ে গেল মাছকে আল্লাহ বলে যাও আবার কিনারায় উগলে দিয়ে আস মাছ তো পারত যে সমুদ্রে উগলে দিত ইউনুস আলাইসাল্লাম পানিতে ডুবে ধ্বংস হয়ে যেতেন ঠিক না তাহলে বোঝা গেল যে আপনার আমল যদি যখন থেকে আপনার উপর এবাদত বন্দী ফরজ হয়েছে চোদ্দ বছর পনেরো বছর সেই সময় থেকে নিয়ে আমল যদি ভালো থাকে আল্লাহ না করে ৩০ বছর বয়সে চল্লিশ বছর বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেল বা তারপরেও কখনো হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেল অতীতের আমলের কারণে ভালো এবাদত বন্দীর কারণে আল্লাহ পাকের দিকে ধাবিত থাকার কারণে আল্লাহ পাক অনেক বালা মুসিবত দূর করতে পারে ঠিক না এই আজ থেকে আমরা ইস্তেমবাদ করতে পারি এ আজ থেকে আমরা শিক্ষা নিতে পারি ফালাল ইউনুস আলী সালাম যদি তসবিকারীদের অন্তর্ভুক্ত না হতেন মানে বিগত যুগে যদি তার তসবি তালিম এবাদত বন্দীগী না থাকতো নেহি অবশ্যই সে অবস্থান নেহি পেটে পুনরুত্থানের দিন পর্যন্ত ফানাবাদ অতবার আমি আল্লাহ পাক তাকে নিক্ষেপ করলাম মানে মাছকে বললাম তুমি নিক্ষেপ করো মানুষের মধ্যে আল্লাহ পাকের অবাধ্য বান্দা আছে কিন্তু মানুষ ছাড়া অন্য সৃষ্টির মধ্যে মানুষ আর জিন এই দুই জাতি ছাড়া অন্য সৃষ্টির মধ্যে অবাধ্য বান্দা নেই মাছ আল্লাহর অবাধ্য নাই গরু ছাগল কুকুর শ্রীকাল আল্লাহর অবাধ্য নেই আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছে যে নেচার দিয়ে সেইভাবে চলে এবং তার মধ্যে যদি আল্লাহ পাকের স্পেশাল হুকুম হয় যেমন আগুনকে হুকুম হলো ঠান্ডা করো ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রে আগুন আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের বান্দা ঠান্ডা করে দিল হ্যাঁ সেই সালামত রাখলো মাছকে হুকুম এলো যাও কিনারায় গিয়ে উগলে ফেলে আসো আর তাও গাছের তলায় রোদরে নয় না হলে আমার বান্দা মরে যাবে ইউস আলাইসালাম দুর্বল মানুষ রুগী মানুষ রোদে যদি পড়ে থাকে তো সেই দিনে রোদে শেষ হয়ে যাবে সেটা রোদ্রে না যাও গাছের তলায় ফেলে আসো আল্লাহ পাক বলছেন ফানাবাজ না হবিল আর আয়ে অতবার তাকে আমি নিক্ষেপ করলাম মানে মাছ খেতে নিক্ষেপ করালাম বিল আর আয় আরা বলা হয় খোলা মাঠ এমন প্রান্তর যেখানে কোনো লতা পাতা নেই তীর্ণ লতাহীন প্রান্তর বলতে পারে তীর্ণ লতা হীন প্রান্তর যেখানে গাছ নেই লতা পাতা নেই কিছু নেই কলা মাঠ একেবারে সাদা শুধু মাটি এইরকম জায়গায় সমুদ্রের কিনারায় এইরকমই জায়গায় যেখানে গাছপালা কিছু নেই ওয়াহুয়া সাকিম সেই সময় ইউনুস আলী সালাম রুগ্ন ছিল সাকিম মানে রোগাক্রান্ত মাছের পেটে থেকে বেঁচে আছে তো আল্লাহ খাস রহমত এটা মরে যাওয়ার কথা হ্যাঁ কিন্তু তিনি বেঁচে থাকলেও রুগ্ন অসুস্থ এই অসুস্থ অবস্থায় রোদ্রে পড়ে থাকলে বিপদ ছিল আল্লাহ বলছেন ওয়াম বাতনা আলিহ যখন সেখানে ফেলে তার ওয়াম বাতনা আলিহে যেখানে কোনো লতা পাতা নেই কিছু নেই আল্লাহ পাক সেখানে গাছ ও আমবাতন আলেহে আর তার উপর আমি উদ্গত করলাম গজিয়ে দিলাম আম্বাত ইম্বাত মানে গাছ গজিয়ে দাও তাহলে গাছ আগে থেকে ছিল না আল্লাহ পাক গাছ গজালেন এটা হচ্ছে ঠিক ওয়ামবাতন আলী সাজারাতন এমন এক গাছ গজিয়ে দিলাম ইয়াহতিন যেটা ইয়াহতিনের গাছ ছিল ইয়াহতিন গাছ কি একদিন গাছ বলা হয় এমন গাছকে যেই গাছ কাণ্ডওয়ালা গাছ নাই লতা পাতা বিশিষ্ট গাছ লতা পাতা বিশিষ্ট গাছ ইয়াথিন গাছ কুমড়োর গাছকেও সামিল আর লাউ গাছকেও সামিল কুমড়া যেগুলো কদু বা লাউ বলেন তো এইগুলিকে সামিল তো সেটা হয় এই জন্য তফসির কার্বন বলেছেন সেটা হয় কুমড়ো গাছ ছিল অথবা সেটা লাউ গাছ ছিল সুস্থ হয়ে গেলেন তারপরে সুস্থ হওয়ার পরে আবার গ্রামে ফিরে গেলেন আল্লাহ ফকরাবুল আলমিন তখন তার হাতে বরকত দিলেন অনেক লোক হৃদায়ত হলো এক লাখের বেশি লোক হৃদায়ত হল ওয়ার সাল সালনাহু এলামেয়াতে আলফিন আউয়াজুদ্দুন এবং তাকে আমি প্রেরণ করেছিলাম রসুল করে এলাম মেয়াতে আলফ এক লক্ষ মানুষ বা আউয়াজিদ্দান ওর চাইতে বেশি লোকের কাছে আল্লাহ তার মাধ্যমে হেদায়ত করলেন তাহলে হেদায়ত মানুষের হওয়ার ক্ষেত্রে যদি বিলম্ব হয় আমরা তো জানি না আসলে আজকে যে লোকটি কট্টর দুশ্মন দেখা যাচ্ছে পাঁচ বছর পরে দশ বছর পরে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না পাই না সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই তারপরে তাড়াহুড়া করার কিছু নেই নিরাশ হতে হবে না তাড়াহুড়া করতে হবে না আর একেবারে অকট্ট ফয়সালা বলে দিলে হবে না যে না না না এদেরকে বলে লাভ নাই এদেরকে হেদায়ত করে লাভ নাই এরা বেনামাজি মরবে এরা গুমরা এদেরকে কিছু বলবো না না কখনো না আপনার কাজ হচ্ছে উপদেষ্টা আর নতিজা রেজাল্ট আল্লাপাকের হাতে ছেড়ে দেন আপনাকে বলা হয়েছে ধৈর্য ধারণ করুন ধৈর্য ধরতে বলা হয়েছে এই এক লাখের বেশি লোকের কাছে ইউনুস আলাইসাল্লামকে পাঠালেন রসুল করে আমানু তারা ইমান নিয়ে আসলো বিশ্বাস করলো তখন তাদেরকে কিছু কালের জন্য আমি উপভোগের সামগ্রী দান করলাম দুনিয়াতে ভোগ করার সুযোগ দিলাম আল্লাহ তাদের ধ্বংস করে দিতেন ধ্বংস করে দিতেন কিন্তু যখন ইমান নিয়ে আসলো আল্লাহ তাদেরকে দুনিয়াতে কিছু কাল ভোগ করার সুযোগ দিলেন এখানে ইউনুস আলি সাল্লামের ঘটনা সংক্ষেপে শেষ এখন আল্লাহ ফকরাবুল আলমিন কাফের মুশ্রেকদের বদ আকিদা খারাপ আকিদার কথা কিছু উল্লেখ করেছেন কাফের মুশ্রেকদের একটি আকিদা ছিল যে ফেরেস্তার আল্লাহ পাকের মেয়ে ফেরেস্তার আল্লাহ পাকের মেয়ে এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন তারপরে মুশ্রেকদের একটি আকিদা ছিল যে ফেরেস্তারা যে আল্লাহ পাকের মেয়ে হয়েছে তো আল্লাহ পাক তাহলে স্ত্রীর প্রয়োজন যার মেয়ে আছে নিশ্চয় নিশ্চয় স্ত্রী আছে তো স্ত্রী কে বলছে আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে কথা বুঝতে আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে জিনের সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের আর এই বিবাহের সম্পর্কের কারণে তখন যে প্রজন্ম জন্মেছে আল্লাহ পাকের সেগুলি হচ্ছে এই ফেরেস্তা মালায়কা আর মালাইকাগুলি সবগুলি হচ্ছে এগুলি স্ত্রীর লিঙ্গ এগুলি হচ্ছে আল্লাপাকের মেয়ে আল্লাপাকের ছেলে নেই এগুলি খণ্ডন আল্লাহ পাক করছেন যেগুলি বাতিল কুফুরি আকিদা মহান আল্লাহ হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তুমি এই আরব মুশ্রেকদেরকে জিজ্ঞাসা করো ইস্তিফতা মানে ফতুয়া জিজ্ঞাসা করা আর ফতোয়ায় যেহেতু মশলা জিজ্ঞেস করা হয় সেই জন্য ফাস্তাফতে মানে জিজ্ঞেস করো এদেরকে জিজ্ঞেস করো আলার আলের অব্বিকাল বানাতো তোমার রব আল্লাহ পাকে শুধু মেয়েই আছে ওয়ালাহমুল বানুন আর এই আরব মুশ্রেকদের ছেলে শুধু মানে তোমরা তখন ছেলেকে প্রেফার করো প্রাধান্য দাও আমরা শুধু ছেলে চাই আর মেয়ে হইলে জীবন্ত দাফন হ্যাঁ ওয়াইদাল মাহমুদা তো সোহেলাত জীবন্ত দাফন করি নিয়ে যেত বাপ নিয়ে যাচ্ছে যাচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি আর স্ত্রীকে বলছে সাজিয়ে দাও অমুক জায়গায় দাওয়াত খেতে যাবো ওইদিকে মাঠে গর্ত খোদাই করে এসছে আর নিয়ে গিয়ে পুঁতে রেখে দিলাম এই করতো আরো মুশ্রিকরা অনেকে সব গোত্র করতো না কিন্তু অনেক গোত্র এই কাজটা করত। এবং মেয়ে হকে বড় লজ্জাকর বিষয় মনে করত। মেয়ে হবে এরা যুদ্ধ করতে পারবেন না কারণ গোত্রীয় শাসন ছিল গোত্রীয় শাসনের লড়াই এক গোত্রের এক কাবিলার এক বংশের আর বংশের সাথে মারপিট লেগেই থাকতো যে মারপিট করে মেয়েরা তো অস্ত্র ধারণ করতে পারবে না তো মেয়ে পুষে লাভটা কি এই জন্য মেয়ে মেয়েকে ঘৃণা করত আর আর একটা কারণ ছিল তাদের জাহিলিয়াত যে মেয়ে হইলে আবার পরের ঘরে বিয়ে দিতে হবে নিজের ঘরে তো রাখার জিনিস নাই অপরের ঘরে বিয়ে দিতে হবে অপরের ঘরে বিয়ে দিলে আবার কে বলবে শ্বশুর কে বলবে শালা ওই কারো শালা হবো না কারো শ্বশুর হবো না এই ছিল বোকা লোকদের অবস্থা জি আজকাল এই বোকা লোকের আছে না নেই শুধু ওই যুগে আজকাল ভারতে জি আর তার আগে নাই সবচেয়ে বেশি আল্ট্রাসাউন্ড করার পরে দেখছে যে মেয়ে অ্যাবর্শন করে দিচ্ছে বাচ্চা নষ্ট করছে যার ফলে এই সব অন ইসলামিক শাসন কাফের শাসন তারাও আইন তৈরি করতে পারত যে বলা যাবে না ছেলে না মেয়ে বলা যাবে না এই জন্য আপনি মুসলিম দেশে সহজে জেনে নিতে পারেন ছেলে হচ্ছে না মেয়ে কিন্তু মুসলিম দেশে আইন ওদের আরো শক্ত আছে কারণ ওইখানে অ্যাবর্শন খুব বেশি হচ্ছে মেয়ে হলে অ্যাবর্শন করে নষ্ট করে দেবো ধ্বংস করে রাখবো না আগের যুগে এই ব্যবস্থা ছিল না এই মেডিকেল আর টেকনোলজি ছিল না যার ফলে বাচ্চা জন্ম হওয়ার মেয়ে জন্ম হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া জীবন দাপন করতো আর এখন এইরকম ব্যবস্থা হয়ে গেছে সেজন্য মায়ের পেটেই মায়ের পেট থেকে তাকে অসম্পূর্ণ দাফন করে দিয়েছে একই পা একই পা কোনো পার্থক্য নেই তো সেগুলি পশু ছিল আর এগুলো পশু না আজকালকার এরাও পশু জি উল্লাহ আনা বরং বালহুম আদাল বরং করছে যদি কৃষ্টেরা এবং ওর চেয়ে বড় জালেম কেমতের দিনের ওই মেয়েকে হাজির করা হবে নিষ্পাপ মাসুম বাচ্চিকে হাজির করা হবে ওয়াইদাল মাহমুদাত সৈলাত আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কেন তোমাকে দাফন করা হয়েছিল বলো তো বাপকে ডাকা হবে সালামকে আর বাপের সামনে মেয়েকে জিজ্ঞাসা মাসুম বাচ্চা আহ সুভান তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমাকে দাফন করেছিল কেন তোমাকে আবর্ষণ করেছিল কেন তোমাকে দুনিয়া আসতে দেয়নি কোন অপরাধটা মায়ের পেট থেকে তুমি করে নিয়েছিলে যে দুনিয়াতে তোমাকে চোখ খুলতেই দেয়নি জালেম বাপ মা মাহমাকে হাজির করা হবে জালেমদেরকে কোথায় যাবে জাহান নামে যাবে মুসলিম হয়েও জাহান নামে যাবে তৌহিদ বিশ্বাসী হয়েও জাহান নামে যাবে আর কাফের মুশ্রিক তো শির কুফুরের কারণে জাহান নামে যাবেই যাবে আর অতিরিক্ত শাস্তি পাবে এসব পাপ জুলম অত্যাচারের কারণে আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে তোমরা তো ছেলেকে প্রাধান্য দাও নিজের জন্য তোমরা সব ছেলে চাও মেয়েগুলোকে দাপন করে দাও আর আল্লাহর জন্য শুধু আল্লাহর ভাগে সব মেয়ে রেখে দিয়েছে যে ফেরেস্তাদেরকে শুধু আল্লাহ মেয়ে হিসাবে গ্রহণ করেছেন আম খালাকাল মালায়কাতে এনাসাহম শাহেদন আচ্ছা বলো তো এসব কথা কোথা থেকে তারা পেল এসব কপল কল্পিত কথা কোথেকে আসলো আম খালাকাল মালায়কাতা নাকি আমি ফেরেস্তাকে যখন সৃষ্টি করি মেয়ে রূপে অহম শাহিদন তখন তারা দেখছিল নাকি আরো মুশরিকেরা তখন হাজির ছিল এখানে আমি যখন মেয়ে করে সৃষ্টি করি মানে সৃষ্টি করি তখন হাজির ছিল আর মেয়ে করলাম না ছেলে করলাম সেটাও কি তারা দেখেছে নাকি ছিল এরা না কখনো ছিল না তাহলে এরকম কথা কেন বলে আল্লাহ এরা তাদের মিথ্যা কথা বলছে এগুলি সব তাদের মিথ্যা মন গড়া কথা ইফক মানে হচ্ছে মন গড়া কথা এই জন্য মিথ্যা অপবাদকে ইফক বলা হয়েছে আয়সাউদি আল্লাহ মিথ্যা যে অপবাদ দেওয়া হয়েছিল রচনা করেছিল আল্লাহ বলেছেন যারা এই মিথ্যা ঘটনাকে সাজিয়ে নিয়ে এসেছে যে এরকম হয়েছে সেইরকম হয়েছে তো আল্লাহ বলছেন যে এরা মিথ্যা ঘটনা রচনা করে বলছে বা মিথ্যা কথা রচনা করে বলছে ওয়ালাদাল্লাহ যে আল্লাহ পাকের সন্তান রয়েছে ওয়াইন্নাহুল্লাহ কাজেবুন এরা নিঃসন্দেহে মিথ্যাবাদী নিঃসন্দেহে মিথ্যাবাদী যে আল্লাহ পাকের সন্তান রয়েছে আল্লাহ পাকের ছেলে মেয়ে রয়েছে এসব কথা তাদের মিথ্যা কথা আস্তাফাল বানাতে আলাল বানি আল্লাহর যদি সন্তান সন্ততি থাকে তো দুই রকমই থাকবে কারণ মানুষ দুনিয়াতে দুই রকম পছন্দ করে এক আর না হলে তোমাদের মতো যদি মূর্খামি থাকে তো শুধু তোমরা ছেলেকে পছন্দ করো তো আল্লাহ ছেলেকে পছন্দ করতো তোমাদেরকে আল্লাহ ছেলে দিলাম নিজের জন্য ছেলে রাখলেন নিজের জন্য শুধু মেয়ে এরকমটা হবে নাকি তাই আল্লাহ বলছেন আস্তাফাল বানাতে আলাল বানিন তাই কি আল্লাহ পাক শুধু মেয়েদেরকে নির্বাচিত করেছেন নিজের জন্য আলাল বানিন ছেলের উপর ছেলে একটিও নেননি হ্যাঁ আর শুধু মেয়ে নিয়েছেন তবে খ্রিস্টানরা ওরা ওটা পুরা করে দিয়েছে আর মুশ্রিকেরা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করেছে আর খ্রিস্টানরা আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করেছে ঈসা আলি সাল্লাম সান অফ গড আল্লাহর পুত্র দিয়ে ওইটা ওটা পুরো করে এই বাতিলটাকে পুরো করে দিয়েছে ছেলে আল্লাহর ছেলেও আছে মেয়ে আছে তার আল্লাহ উলুয়ান কাবিরা লানাতুল্লাহ আলাল কাজেবিন মৃত্যুদের উপর আল্লাহ পাকের অভিশাপ নাজিল হবে আল্লাহ বলছেন মা লাকুম কাইফা তাহকুমা তোমাদের কি হয়ে গেছে কেমন তোমরা বিচার করছো এটা কি তোমাদের বিচার হইল যে তোমরা ছেলে চাও আর আমার জন্য শুধু মেয়ে আফালা যাক কারণ তোমরা কি উপদেশ নিচ্ছ না আমলাকুম সুলতান মুবিন নাকি তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে আল্লাহ বলছেন হয় তোমরা দেখেছিলে যখন ফেরেস তাদের সৃষ্টি করি মেয়ে করে সৃষ্টি করলাম তারপর এগুলি আমার মেয়ে এটা আমি বলেছিলাম তোমাদের এটাও নয় নাকি তোমাদের কাছে কোনো সনদ আছে কোনো কিতাব আছে আসমানি কিতাব যাতে লিখা আছে যে ফেরেস্তা আল্লাহর মেয়ে তাও তো নাই আমলাকুম সুলতান মবিন নাকি তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে কিতাবে তোমরা যদি সত্যবাদী তোমাদের ওই কিতাবটা নিয়ে আসো ও গ্রন্থটা নিয়ে আসো আর পেশ করো যে গ্রন্থে লিখা আছে কোন কিতাবে না না ইঞ্জিলে না আর কোন কিতাব আছে ওই যে বলছিলাম যে আরব মুশ্রিকদের একটা বদাকিদা কি ছিল যে আল্লাহ পাক জিনদের মধ্য থেকে বিবাহ করেছে তাই না ওই কথা আল্লাহ এই আয়াতে বলেছেন ওয়াজা আলু তারা সাব্যস্ত করেছে এই আরব মুশ্রিকরা সাব্যস্ত করেছে বেইনা আল্লাহ পাকের মাঝে ও আল জিন্নাতে আর জিনদের মাঝে নাসাবান মানে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তা নাসাব মানে হচ্ছে বংশীয় সম্পর্ক বংশ পরম্পরা যে বাড়ে বংশ যে বাড়ে বৃদ্ধি পাখি সে বিবাহের সম্পর্কের মাধ্যমে তো তারা বলেছিল যে জিনদের মাঝে থেকে আল্লাহ পাকে বিয়ে করেছেন নওজুবিল্লাহ আর বিবাহ করার পরে এ ফেরেস্তা মালাইকারা জন্মেছে আর এগুলি সব আল্লাহ পাকের মেয়ে জন্মেছে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু অথচ জিনেরা ভালো করে জানে যে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পাকের আজাবের শাস্তিতে হাজির করা হবে যে জিনের আল্লাহ পাকের স্ত্রী হইতো আর জিন বংশে আল্লাহ পাক বিবাহ করে থাকতেন তো আরে শ্বশুর শালা সম্পর্ক তো ঘনিষ্ঠ সম্পর্ক আর হ্যাঁ? খুব মজার সম্পর্ক আর হ্যাঁ? খুব স্বাদের সম্পর্ক তাহলে ওদেরকে কেন আল্লাহ আজাব দেবেন জিনদের মধ্যে থেকে বিবাহ করলে আবার জিনদেরকে আল্লাহ পাক জাহান্নামে আজাব দেবেন এটা হইতে পারে কখনো হইতে পারে না তাহলে বোঝা গেল যে তোমাদের কথা বাদ দিল জিনেরা আল্লাহ পাকের বান্দা আর মানুষ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা যদি অবাধ্য হয় তো জাহান নামে হাজির হইতে হবে সে জিন হোক অথবা মানুষ হোক আল্লাহ পাক বলছেন সুবহান আল্লাহ আম্মা ইয়াসিফুন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি আম্মা ইয়াসিফুন তাদের এসব খারাপ কথা থেকে যা তারা বর্ণনা করে থাকে ওয়াসাফা ইয়াসিফ মানে বর্ণনা করা যা তারা বর্ণনা করে থাকে আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা কথা তার থেকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি বান্দা যদি বলে তাহলে বলে পবিত্রতা ঘোষণা করি আজ আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আল্লাহ পাকের বাণী তো বলবেন যে আল্লাহ পাক সুবহান আল্লাহ আল্লাহ পাক পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র আম্মা ইয়াসেফুন তাদের এসব মিথ্যা বর্ণনা থেকে ইল্লা এবাদ মুখলাসিন তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা এ তবে ইল্লা বলে কোনখান থেকে কোনখান থেকে এদেরকে এক্সেপশন করা হয়েছে মানে ব্যতিক্রম বলা হয়েছে এটা না বুঝলে আয়াতগুলি বুঝতে পারবেন না আগে বলা হয়েছে ইন্নাহমলা মোহদারুন দুটি আয়াত আগে চলে যান বুঝলেন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাত জিনেরা ভালো করে জানে যে জিনদেরকেও ইন্নাহুম লামুহুজাম জাহান্নামের আযাবে উপস্থিত করা হবে জাহান্নামে তাদেরকেও নিক্ষেপ করা হবে তাদের অবাধ্যদেরকে নাফরমানদেরকে গুনাহগারদেরকে পাপীদেরকে ইল্লা এই লামুহুজার জাহান্নামে হাজির করা হবে ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা যারা খাঁটি বান্দা ভালো সৎ বান্দা তাদেরকে জাহান্নামের আসামি করা হবে না তাদেরকে জাহান নামে হাজির করা হবে না তারপর আল্লাহাক বলছেন ফাইন নাকু আমা তাগুদুন হে মুশ্রেকরা শুনে রাখো তোমরা এবং তোমরা যেসবের পুজো করে থাকো মা আন্তুম আলাই হেবে নিন তোমরা কোনো ব্যক্তিকে ফিতনাই ফেলতে পারো না পথভ্রষ্ট করতে পারো না তাহলে এই দ্বারা বোঝা যায় যে যেমন মানুষ গুমরা করে তেমন দেবদেবী আর এই কবর মাজার যেগুলি সিরকের আড্ডা আছে এগুলো মানুষকে গুমরা করে এগুলো মানুষকে গুমরা করে মানুষ কথা বলে গুমরা করে অনেক জিনিস কথা বলে না কিন্তু তাতে গুমরা হয় মানুষ এই জন্য শির্কের জায়গায় যেতে নেই শির্কের জায়গায় যেতে নেই একজন দুর্বল ইমানের মানুষ যদি মাজারে যায় যাওয়ার পরে সেখানে শয়তান কোনো সুযোগ নিতে পারে আরে সেখানে গেলাম আর দেখি আকাশ পর্যন্ত নূর আর নূর হয়ে আছে আজমের শরীফে গেলাম অথচ লাইট ফ্যাট এত বেশি দেওয়া আছে হয়তো ওতে আলো হচ্ছে বা শয়তান এমন কিছু করছে সেটাও হইতে পারে কোনো বিচিত্র নাই আরে ওপর দিকে দেখি শুধু লাইট লাইট আলো আর আলো ই তো কেরামতি খাজা বাবার কেরামতির শেষ নাই গো অথচ ভালো আঁকিতে নিয়ে গেছিলেন আপনি কবরে সেজদা করার জন্য যাননি তারপরের বছর কবরে চাদর চড়ে মাজরা চাদর চড়াইতে চলে গেলেন আর সেজদা করে ফেললেন বোঝা গেল যে মানুষ গুমরা হয় মানুষের দ্বারা এবং যেগুলি শিল্পের আড্ডাখানা সেগুলির দ্বারাও মানুষ গুমরা হয় জি এইরকমই মানুষের অন্তর মুর্দা হয়ে যায় আপনি মন্দিরে যেখানে শিরকুফুরি হচ্ছে সেখানে যদি যান দেখার জন্য যা তামাশা দেখে আসি কাশি দেখে আসি গয়া দেখে আসি অমুক জায়গায় দেখে আসি এগুলোতে গেলে অন্তর মুদ্রা হয়ে যায় মানুষের মরে যায় পাপের আড্ডায় গেলে শিরকুফুরি দেখে পাপ দেখে ওই সব জায়গায় আতু আল্লাহর কোনো নেক কাজ হয় না ভালো কাজ হয় না সুতরাং এসব জায়গা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আগুন বড় আগুনের চাইতে মারাত্মক আগুন তো মানুষের শরীর পুড়ায় শরীর জ্বালায় আর এতে মানুষের আকিদা আমল সবকিছু জ্বালিয়ে দিয়ে চিরকালের জাহান নামে নিয়ে চলে যাবে আল্লাহ তাই বলছেন ফাইন নাকুম হে মুশরেকরা তোমরা অমা তাবুদুনা যেসবের তোমরা পুজো করে থাকো মান্তুম আলী বে ফাতেরি তোমরা কখনো ফেতনায় ফেলতে পারবে না তবে ফেতনায় ফেলতে পারবে কাকে ইল্লা মান হুয়া সালিল জেহি তবে ওই সব লোকদেরকে যারা জাহান নামে প্রবেশ করবে যাদের ভাগ্যে জাহান্নাম আর জাহান্নামের রাস্তায় যারা চলতে চায় তাহলে জাহান নামের রাস্তায় চলতে চান না এর প্রমাণ দিতে হবে জাহান নামের রাস্তায় চলতে চান না সুতরাং আল্লাহ প্রদত্ত বিধানকে শিখতে হবে কোরআনে করিম যার দ্বারা আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন আলিয়া মাকমল তো রকম দিন সেই কোরআনে করিম স্টাডি করতে হবে কোরআনে কেরিমের প্রতি ইমান নিয়ে আসতে হবে কোরআনে কেরিমে যেসব অদৃশ্য আছে তাও বিশ্বাস করতে হবে যেসব বিধি বিধান এবাদত বন্দী আছে তার বাস্তবায়ন করতে হবে যেসব আকিদার কথা আছে তা বিশ্বাস করতে হবে যেসব আখলাক রয়েছে চরিত্র রয়েছে সার্বিক জীবনে তার প্রতি আমল করতে হবে তাহলে কোরআন এবং হাদিস তারা আল্লাহ পাক যে দিন কমপ্লিট করেছেন আল্লাহর দিনকে যদি কেউ মজবুত করে ধরে শিক্ষার মাধ্যমে চর্চা করার মাধ্যমে আমল করার মাধ্যমে এবং মানুষকে সেই দিকে ডাকার মাধ্যমে দাওয়াত দেওয়ার মাধ্যমে তাহলে জাহান নামে নিয়ে যেতে পারবে না ফিতনায় ফেলতে পারবে না কিন্তু যারা ইসলাম শিখল না জন্মগত শুধু মুসলমান ইসলামের পুরো আমল করলো না কিছু যদি শিখেও থাকে বাল্য জীবনে বাপে শিখিয়েছিল হাফেজ করেছিল আর মাদ্রাসায় পড়িয়েছিল আবার নামাজ রোজা কিছু শিখিয়েছিল সাবালক হওয়ার পরে তাও ছেড়ে দিল বিদেশ আসার পরে আর না নামাজ রোজাও নেই তার ইসলামও শিখলো না গুমরা হয়ে গেল তাহলে জান নামে যাবে তো আল্লাহ তাই বলছেন যে তোমরা হে মুশ্রিকরা এবং তোমরা যেসবের পুজো করে থাকো দেবদেবীর বা অন্য কোনো মানুষের মা আন্তুম রে ফাতেনি তোমরা কখনো মানুষকে ফেতনায় ফেলতে পারো না শিবকে পাপে লিপ্ত করতে পারো না ইল্লা মানুয়া সালিল জাহিম তবে যেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করা সেই ব্যক্তিকে তোমরা করতে পারবে অমা মিন্না ইল্লা মাকাম মালুম এখান থেকে ফেরেশতাদের বক্তব্য দু তিনটি আয়াত রয়েছে তিনটি আয়াতে ফেরেশতাদের কথা আল্লাহ করলে উল্লেখ করেছেন ফেরেশতারা বলেন তাহলে এখানে আছে যেন উজ্জ্বল মালাইকা ফেরেস্তাগণ বলেন ওমা মিন্না ইল্লা লাহু মালুম আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার একটা নির্ধারিত স্থান নেই মানে আমাদের প্রত্যেকের নির্ধারিত আল্লাপাক স্থান রেখেছেন তাহলে প্রত্যেক ফেরিস্তা জিব্রাইল মিকাইল ইসলাফিল মালাকুল মত আরো যেসব রহমতের অসংখ্য ফেরিস্তা বহু ফেরিস্তা আল্লাপাকে রয়েছেন প্রত্যেক ফেরিস্তার আল্লাপাক একটা স্থান নির্ধারিত করেছেন তার ডিউটির দিক থেকে কাজের দিক থেকে মান মর্যাদার দিক থেকে বিভিন্ন দিক থেকে আল্লাহ ফাকরুল আলমিন তার মাকাম মানে স্থান নির্ধারিত করেছেন আর আমরা ফেরেস্তারা সকলে সারিবদ্ধ আল্লাহর আদেশ পালনে প্রস্তুত থাকি সাফ মানে হচ্ছে কাতার আর সাফ মানে কাতার লাগানো সারিবদ্ধ হওয়া তো ফেরেস তারা বলছেন যে আমরা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে হাজির প্রস্তুত হয়ে থাকি কখন কি হুকুম হয় নিজ নিজ কাজে আপন জায়গায় প্রস্তুত হয়ে থাকি পক্ষান্তরে মানুষ না রমজান চলে এসছে প্রস্তুত কোথায় প্রস্তুত গাফিলতি শেষ হয় না গাফিলতি শেষ হয় না আউ্বাল অপ্পে গিয়ে নামাজ পড়বো আজান হইতে মসজিদে ঢুকবো আর মসজিদে আজান হইতে ঢুকলেই দুই টাকার নামাজ পড়ার পরে যথেষ্ট আপনি এক সময় পাচ্ছেন পনেরো মিনিট তো কমপক্ষে পাবেন পনেরো মিনিটের মধ্যে আপনি কাছাকাছি এক পাড়া পড়ে নিতে পারবেন আর কমও যদি পড়তে পারেন আধা পাড়া তো পারবেন তো কতটা এগিয়ে যাবেন তাহলে এক এক দিনে আমি হিসাব করে কমপক্ষে দুই পাড়া আপনি পড়ে নিতে পারবেন রমজান মাসে তাহলে একটু প্রস্তুতি লাগবে ফেরেস তারা প্রস্তুত সারিবদ্ধ হয়ে আর মানুষ যাদেরকে আল্লাহ বলছে তোমাদেরকে সম্মানিত করেছে আদম সন্ত তোমাদেরকে সম্মানিত করেছে আমাদের গাফিলতির শেষ নেই ঘুমের শেষ নেই অবহেলার শেষ নেই আর অনিহার শেষ নেই আর দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরেছি যে দাঁত থেকে ছাড়তেই চাই না কামড়ে ধরে দিয়েছে দুনিয়াকে আল্লাহ পাক যেন আমাদের হেদায়ত দান করেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন নেক আমলে মেহনতি হওয়ার তৌফিক দান করেন সারিয়ে বদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছেন আর আমরা অবশ্যই নিয়োজিত রয়েছি সারিবদ্ধ হয়ে তসবি করতেই আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করতেই আছেন ফেরেস্তারা ওয়াইন এখান থেকে মুশ্রেকদের কথা বলা হচ্ছে আরব মুশ্রেকরা নবী করিম সাল্লা সাল্লামের আগমনের পূর্বে কোরআন নাজল হওয়ার পূর্বে আকাঙ্ক্ষা করত যে আমাদের মক্কাতে আরব দেশে যদি কোনো একটা কিতাব নাজল হইতো যেমন মুসা আলি সালাম এসেছেন বনি ইসরায়েলদের জন্য আর তাওরাত নাজল হয়েছে ঈসা আলি সালাম এসেছেন নিঞ্জিল নাজল হয়েছে আমাদের এখানে ইব্রাহিম আলী সালামের পরে কোনো কিছু নাজল হয়নি ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালাম ইসমাইল আলী ইসলামের পরে দীর্ঘ যুগ ধরে হ্যাঁ প্রায় ধরেন তিন হাজারেরও বেশি সময় তো কাছাকাছি তো এই তিন হাজার বছর ধরে কোন নবী এই মক্কায় আসেনি কিন্তু আশেপাশে এসছে নবীর দাওয়াত তাদের কানে আসছে কিন্তু প্রত্যক্ষ সরাসরি আসেনি পরোক্ষভাবে দূর থেকে আসছে তো ওরাও আকাঙ্ক্ষা করত যে যদি আমাদের কাছে একটি কিতাব নাজল হইতো তাহলে ওদের মতো আমরাও ভালো মানুষ হয়ে যেতাম আমরা ওই রকম ভালো ধর্ম পালন করতাম যখন কোরআন নাজল হলো এই বেমানরা কোরআনকে অস্বীকার করলো তাই আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়াইন কানুলায়াকুলুন নিশ্চয় ইন আসলে এটা মুখাফ হয়েছে ইন্না থেকে আসলে ছিল ওয়াইন হুম আর নিঃসন্দেহে এরা বলে থাকতো কানু এখন এরা বলতো লাউ আন্না ইন্দানা জিকরা মিনাল আউ্বালিন যদি আমাদের কাছে উপদেশ আসতো মিনাল আউ্বালিন আগের লোকদের মতো আগের লোক মানে ইয়াহুদিন আসারাদের কাছে যেমন তাওরাত ইঞ্জিল নাজেল হয়েছে জবর নাজেল হয়েছে ওই রকম যদি আমাদের কাছে কোনো কিতাব উপদেশ আসতো লাকুন্না ইবাদ আল্লাহিল মুখলাসিন তা আল্লাহ পাকের আমরাও খাঁটি বান্দা ভালো মানুষ হয়ে যেতাম ফাকাফারুবিহি কিন্তু যখন কোরআন নাজেল হইল ফালামা নাজাল আল কোরআন যখন কোরআন নাজেল হইল ফাকাফারুবিহি তখন তারা অস্বীকার করে ফেলল মানব না হ্যাঁ মোহাম্মদ কেন নবী হবে এই ইয়াতিমের ওপর কেন ইয়াতিমের ছেলে তো গরিবের ছেলের ইয়াতিম একে কেন নবী মানবো নবী যদি হইতো তো তাইফের কোন নেতা হইতো নাহলে মক্কার কোন নেতা হইতো এইভাবে তারা অস্বীকার করলো তারা অস্বীকার করলো কোরআনকে আলামুন তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম কি যে শাস্তি হয় বদরে জানতে বললো বদরে জানতে বললো তারপরে আপনার হোনাইনের যুদ্ধে জানতে পারলো মক্কা বিজয়ে জানতে পারলো সমস্ত যে জেহাদগুলি নবী করিম সাল্লাম জামানায় ছিল তার মাধ্যমে জানতে পারলো যে আল্লাহ পাকের দুনিয়ার শাস্তি কি আর আখেরাতের শাস্তি আর যে বদরে যে হত্যা হইল আবু জাহাল বড় নেতা ওতবা সেইবা রবিয়া তারা তাদের যখন কূপে নিক্ষেপ করা হলো তখনই তারা বুঝতে পেরে গেছে তাদের পরিণাম এইরকম প্রত্যেক কাপের প্রত্যেক বেদিন গুণাগারের অবস্থা আল্লাহ ফকরাবুল আলম তারপর বলছেন ফাসফে আলমুন শীঘ্রই তারা জানতে পারবে ওয়ালাকাত সাবাকাত কালিমাতুন আলী বাদিন আল মুরসালি এই অংশটুকু ভালো করে শুনে জিমায়েন না কি ঘুমাইছেন নাকি হ্যাঁ ঘুমায়েন না কারণ রোজা মুখে আছেন তো তো রোজা তে স্বাভাবিক হ্যাঁ এই যে মোরাকাবা এটাকে ওই সুফিদের তরিকে মোরাকাবা বলে জি চোখ বন্ধ করে সারা দিন আমাদের লোক মোরা মোরাকাবা করছে একটা নতুন লোক করতেও করতো আমাদের খাস ছাত্র মোরা মোরাকাবা করছে <clears throat> ওয়ালাকাত সাবাকাত কালেমাতুনা লিবাদিন আল মুরসালিন আল্লাহ বলছেন যে আমার বান্দা যেসব রসুল আমার প্রেরিত বান্দা মানে রসুল যেগুলি আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই পাশ হয়ে গেছে আল্লাহ বলছেন সাবাকাত কালে মতন আমি আগেই বলে ফেলেছি আল্লাহ কি বলেছেন শোনেন বলছে আগেই আমি বলে ফেলেছি আমার রসুল রসুল বান্দাদের জন্য ইন্নাহুম লাহমুন মানসুরুন কি বলেছি যে নিশ্চয় তাদের অবশ্যই সাহায্য করা হবে নিশ্চয় রসুলদের আর রসুলের অনুসারী যারা তাদের মমিনদের কি করা হবে লাহুমুল মানসুর অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ তাদের সাহায্য অবশ্যই করবেন দেখছেন না এত জালেমরা রাজুল অত্যাচার করছে শেষ পরিণাম তাদেরকে জাহান নামে লাঞ্ছিত হয়ে জাহান নামে পৌঁছিত হচ্ছে দেখতে পাচ্ছেন দুনিয়াতে আলহামদুলিল্লাহ রবিল আলমিন যদিও কাজ হয়তো আত্মঘাতী হামলা করা এটা শরীয়ত সম্মত নয় কিন্তু আলহামদুলিল্লাহ যে সিরিয়াতে সুসংবাদ আসতে শুরু হয়েছে আর এর মাধ্যমে একসাথে কয়েকটা মন্ত্রী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া আর এতে যে পাশে যে বড় শয়তান বসে আছে ওর অন্তরে এমন ভয় ঢুকে গেছে আর ঢুকে যাবে যে তারপর আর দাঁড়াতে পারবে না কারণ মানুষের অন্তরে যখন ভয় ঢুকে যায় আল্লাহর পক্ষ থেকে তখন মানুষকে ধৈর্যের থেকেও দাঁড় করানো যায় না এটা হচ্ছে মানুষের মানে সৃষ্টিগত চরিত্র নেচার বুঝতে পারছেন মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যে হাতে লাঠি থাকলে থরথর করে লাঠি পড়ে যাবে ধরতে পারবেন না এটা কলম ধরে লিখতে পারবেন না পারবেন এই অবস্থায় শুনেছেন না শোনেননি শুনেছেন জি এইরকম আল্লাহ ফাকরাবুল আলমিন আছেন অবশ্যই আর বর্মাতে মজলুম ভাই বোনদের জন্য দোয়া করেন মুসলমানদের যে জুলুম অত্যাচার হচ্ছে সেই সময় ঘনি আসছে যেই সময় কাফের জালেন্দর বা আল্লাহ পাকের আজাব আসবে আর পালিয়ে কোনো বঙ্গোপসাগর ছাড়া আর ভারত মহাসাগর ছাড়া কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক এদেরকে যেন ধ্বংস করে আল্লাপাক বলছেন যে অবশ্যই তাদের সাহায্য করবো ওয়াইন্না আর নিশ্চয় আমার সেনাবাহিনী অবশ্যই বিজয়ী হবে কত সুন্দর সুসংবাদ নিশ্চয় আল্লাহ আল্লাহর দিনের জন্য যারা লড়াই করে তাদেরকে আমার সেনাবাহিনী বলছেন এটা মুসলিমদের সেনাবাহিনী নয় কার সেনাবাহিনী জনদান আল্লাহ পাকের সেনাবাহিনী লাহমুল গালেমন অবশ্যই বিজয়ী হবে আল্লাহ পাক তারপরে বলছেন ফাতাউল্লাহ আনহুম সুতরাং হে নবী মোহাম্মদ সাল্লাহাম তুমি তাদেরকে উপেক্ষা করো তাহীন কিছুক্ষণের জন্য কিছুদিন সবর করো কিছুদিন ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্য ধরতে হবে এবং আমাদের করণে যতটা আমরা করতে পারছি করতাম দোয়া করেন এই রোজার অবস্থায় দোয়া কবুল হয় আপনার যদি দোয়াতেই বকিলি থাকে যে আল্লাহ সিরিয়ার মুসলমানদের সাহায্য করো সিরিয়ার আহলে সন্নতাল জামাত সহি আকিদার ভাই বোনদের সাহায্য করো বর্মার মুসলিম ভাইদের সাহায্য করো এই দোয়াটাই যদি না করতে পারেন তো বাকি পয়সা পকেট থেকে কি করে বেরোবে আর পয়সাই যদি না বেরোয় আর দোয়াই যদি না বেরোয় তাহলে বাকি কাজ করার মতো আমাদের মধ্যে যোগ্যতাই কেমন করে আসবে সেই জন্য সেই রাস্তাগুলি বন্ধ হয়ে আছে বাকি রাস্তা এই জন্য বন্ধ আছে যে আমাদের দোয়া করারই তৌফিক হয় না অন্তর থেকে আর দোয়া করলেও আমাদের দোয়া কবুল হতে বহু বাধা সৃষ্টি করে গেছি অধিকাংশ লোক সিঁড়িকে ডুবে অধিকাংশ লোক বেনামাজি অধিকাংশ লোক যারা যারা আল্লাহ সুখে রেখেছেন আর যাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন বেদিন আর এই আল্লাহর দিকে ফিরে আসেন না তাহলে আল্লাহ পাক কি করে আপনাদের দোয়া শুনবেন সুতরাং দোয়া যাতে আল্লাহ পাকের দরবারে কবুল হয় সেই জন্য আমাদের সংশোধন করতে হবে আমাদের অন্তরে তাকুয়া সৃষ্টি করতে হবে আমাদের পাপ থেকে বাঁচতে হবে আল্লাহ পাকের কাছে দোয়া করে এই রোজা মুখে আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন আমাদের নিজেদের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে উম্মাতে মুসলিমার ক্ষেত্রে মুসলিম জাতির ক্ষেত্রে সিরিয়ার মুসলমানদের জন্য বর্মার মুসলমানদের জন্য আল্লাহ পাক তারপরে সাদ করছেন ও আবসির হুম হে নবী এবং তাদেরকে দেখতে থাকো তুমি তাদেরকে অবলোকন করতে থাকো দেখতে থাকো ফাঁসাউন শীঘ্রই তারা দেখতে পাবে তারাও দেখতে পাবে কি হচ্ছে তুমি তামাশা দেখো তাদের আর ওরাও তামাশা দেখো কাকে আল্লাহ বিজয়ী করেন দেখলেন না নবী করিম সাল্লাম হিজরত করছেন লুকিয়ে হ্যাঁ কত সেই সময় একশো উঠার পুরস্কার মোহাম্মদকে জীবিত অথবা মৃত মাথাটা এনে দিতে পারলো তো মেরে এনে দিতে পারলো আর মাত্র আট বছর হয়নি নবী করিম সাল্লাহ সাল্লাম বিজয়ী পুরুষ মক্কাতুল মকরমায় গিয়ে দাখিল হচ্ছে আর বলছেন আজকে তোমাদের সাথে কি করতে পারি বলো দেখি মাত্র আট বছর কত বড় বিপ্লব মানব জাতির ইতিহাসে এইরকম দ্রুত বিপ্লব কোন ব্যক্তির দ্বারা হয়নি দুনিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি দিন থেকে সরে গিয়ে ওহি থেকে সরে গিয়ে ওরাম থেকে সরে ওগুলোকে রেখে দিয়ে যদি দুনিয়ার নেতা হিসাবে যদি চিন্তা করি তো এইরকম ক্ষমতা আল্লাহ ফাকরাবুল্লাহ কোন ব্যক্তিকে দেননি যে এত দ্রুত একটা বিপ্লব নিয়ে আসবে ইনকলাব নিয়ে আসবে আল্লাহ ফাকরুল্লাহ বিশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং তার উম্মতকে তা দান করেছেন আল্লাহ পাক তারপরে বলছেন আভাবে আজাবে না জেলুন এই কাফেররা কি আমার আজাবকে ত্বরান্বিত করতে চায় মানে এই আজাব সম্পর্কে তারা তাড়াহুড়া করছে যে কখন তোমার আজাব এ মোহাম্মদ কোথায় নৌ আলি ইসলামকে তারা বলতো কোথায় গো তোমার যে নৌকা তৈরি করছো কোথায় গো পানি দেখছে না শুকনোতে নৌকা চালাবে নাকি এইসব শয়তানি করতো ত্বরান্বিত করতে যে তাড়াহুড়া করছো দেখে নাও মজাটা আল্লাহ তাই দেখিয়ে দিলেন বদরে মক্কার কাফেরদেরকে সুতরাং যখন তাদের উঠান সাহা ব্যবহার হয় এই যে বাড়ির বাড়ির সামনে যে জায়গায় ঘেরা থাকে বা খোলাও থাকে আমাদের দেশে আগে এটাকে কি বলা হয় উঠান বলা হয় অনেক সময় ভিতরেও থাকে বাইরেও থাকে বা দুই রকমই থাকে সাহা দুটোকে বলা হয় আঙিনা বা উঠান যেটাকে বলা হয় ফাইজা নাজালাবে সাহাতেম সুতরাং যখন তাদের উঠানে আল্লাহর আজাব নেমে আসবে কাফেরদের উঠানে যখন আল্লাহ পাকের আজাব নেমে আসবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল অর্থাৎ বেদিন কাফেরদেরকে পাপীদেরকে জালেমদেরকে যে সতর্ক করা হয়েছিল তাদের সকাল বড়ই মন্দ হবে তাদের ভোরটা বড়ই তখন মন্দ হবে হঠাৎ করে আজাব আসবে সেই দিন ভোরটা শুভ শুভ সকাল হবে না বড়ই অশুভ সকাল হবে আজকাল বলছে না হ্যাঁ সাবাল খায়ের আরবিতে তারপরে গুড মর্নিং গুড মর্নিং হবে না ব্যাড মর্নিং তখন হবে হ্যাঁ বুঝতে পেরেছেন হাসা সাবাহুল মুনজারিন আল্লাহ বলেছেন নবী কাইম সাল্লাহ যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন খাইবারের যুদ্ধে যখন গিয়ে পৌঁছিলেন ভোরে ভোরে পৌঁছেছেন আর দেখছেন ভোরে ভোরে চাষিরা ওই খেজুর বাগান তো খুব বেশি খাইবারে তো খাইবারে জমিতে খেজুরের জমিতে কাজ করার জন্য ওই কোদালি টোদালি নিয়ে আর সব যেগুলি মানে নিরানের যেগুলি অস্ত্র থাকে এইসব নিয়ে তারা যাচ্ছিল কোড়ালি কোদাল এইসব নিয়ে যাচ্ছিল এইসব দেখে নবী করিম সাল্লাহ সাল্লাম এই আয়াতের অংশ পাঠ করেছিলেন এই আয়াতের অংশ পাঠ করেছিলেন আল্লাহর কসম করে বলছি খারেবাদ খাইবারু আজকে খাইবার বিরান হয়ে যাবে খাইবারের বাতিল নেতৃত্ব আজকে ধুলির সাত হয়ে যাবে খারেবাদ নাজাল্লা বলেছিলেন যে জায়গায় যে জাতির উঠানে যদি আমরা আমি মোহাম্মদ আলি সাল্লাম আমার সাথী সাহাবিরা যদি নেমে পড়ে অবতরণ করি তাহলে সেখানে যাদেরকে সতর্ক করা হয়েছিল ইমান নিয়ে আসতে বলা হয়েছিল ইমান নিয়ে আসেনি তাদের শুভ সকাল হবে না তাদের সকাল বড় অশুভ হবে বলেছেন নবী করিম সাল্লাম আল্লাহ এই আয়াতে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাহামকে এবং মোমিনদেরকে ওয়াতাল্লাহ আনহুম হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও মানে অপেক্ষা করো কিছুদিন ছেড়ে দাও ঠিক আছে তাদেরকে বাড়াবাড়ি করতে দাও ওয়াতাল্লাহ আনহম হাত্তাহীন কিছু কাল পর্যন্ত মুসলিমরা যখন দুর্বল থাকে তখন কাফেরদের বাড়াবাড়ি করতে দিতে হয় কারণ তখন আমরা তাদেরকে সামলাতে পারবো না তখন তাদেরকে টেকাল দিতে পারবো না নবী করিম সাল্লাম মক্কি জীবনে তাই এই ওয়াতাল্লাহ ওয়াতাল্লাহ ছেড়ে দাও তাদের আবু জালকে ছেড়ে দাও আবু লালকে বাড়াবাড়ি করতে দাও উত্তমা সাহেবাকে ওয়ালিদকে বাড়াবাড়ি করতে দাও বাড়াবাড়ি করতে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখছি ওদেরকে তাড়াতাড়ি করিও না আল্লাহ তাই বলছেন আবার ওয়াতাল্লাহ আনুন তাদেরকে উপেক্ষা করো হাত তাহিন কিছুক্ষণ পর্যন্ত বা কাল পর্যন্ত ও আবসের হে নবী তুমি দেখতে থাকো ফাঁসাও ফাইব সেরুন শীঘ্রই তারা দেখতে পাবে যে কি পরিণাম হচ্ছে সুহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়াতগুলি দিয়ে আল্লাহ পাক এই সুরা শেষ করেছেন আমরা যে বক্তব্যের শেষে হয় সাল্লাহ আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ পাঠ করি অথবা আল্লাহ পাকের প্রশংসা গুণগান করার পরে রসুলদের ওপর সালাম পেশ করি এই আয়াতগুলি পাঠ করি সুবহান রব্বিকা হে নবী মোহাম্মদ তোমার রবের পবিত্রতা ঘোষণা করু রব্বিল ইজ্জাতে যিনি সমস্ত সম্মান ইজ্জতের মালিক আম্মা এবং তিনি পাক পবিত্র আম্মা ফোন তারা যেসব বাতিল কথা বর্ণনা করছে রচনা করছে সেসব থেকে হ্যাঁ পবিত্র আল্লাহ পাক আম্মা ইয়াসিফুন যা তারা বর্ণনা করছে তা থেকে ওয়াসালামুন আলাল মুরসালিন এবং সমস্ত নবী রসুলগুন আদম আলী সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পরে সমস্ত রসুলদের সালাম শান্তির দ্বারা বর্ষিত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি প্রতিপালক আল্লাহ পাক রবুল আমাদেরকে নেকামলে যেন তৌফিক দান করেন আমাদের শ্যাম রোজা যেন কবুল করেন আমাদের কেয়াম তারাবি যেন কবুল করেন আমাদের লাইলাতুল কাদারে মেহনতের যেন তৌফিক দান করেন রমজান মাসে আমাদের উমরা করার যেন তৌফিক দান করেন রমজান মাসে আরও নেক সদকা খেরাতে তৌফিক দান দান করেন আল্লাহ পাক রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করেন রমজান মাসে আত্মীয় স্বজন গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম উম্মাতে মুসলিমাকে রমজান মাসে যেন সম্মানিত করেন যেমন সম্মানিত করেছেন বদর যুদ্ধ রমজান মাসে আল্লাহ পাক কায়েম করে হক বাতিলের মাঝে পার্থক্য করেছিলেন ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলমীর মক্কা বিজয় রমজান মাসে করিয়েছিলেন আল্লাহ পাক মুসলিম উম্মাকে এই রমজানে যেন সম্মানিত করেন আল্লাহ পাক আমাদেরকে যেন মসজিদ হারামে মসজিদ নবীতে নামাজ পড়া তৌফিক দান করেছেন তেমনই বাইতুল মুকাদ্দাসে যেন আমাদের নামাজ পড়া তৌফিক দান করেন ইয়াহুদি জালেমদেরকে ফিলিস্তিন থেকে আল্লাহ পাক যেন দূর করেন আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন সাল্লাহ মোহাম্মদ আলী ওসাল প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামী দয়ালু মেহেরবান করুণায় 杀手。